শির কুফরি থেকে কুপ্রবৃত্তির কামনা বাসনা থেকে বিভিন্ন পাপের মনের চাহিদা থেকে ঠিক তেমনই শরীরেরও কাপড়েরও বসবাসের স্থানেরও পবিত্রতা অর্জন হয়ে থাকে এই শরীয়তের বিধিবিধানে আমরা এর আগে আলোচনা করেছিলাম পবিত্রতার একটি বিষয় সম্পর্কে তা হচ্ছে গোসুল বেশ দু তিন সপ্তাহ পূর্বে এই আলোচনা হয়েছে আজকে আমাদের আলোচনা হবে অজুর সম্পর্কে যে পবিত্রতা ছোট নাপাকির ক্ষেত্রে যাকে ফকাহাই কেরামরা হাদাসে আসগার ছোট নাপাকি ছোট অপবিত্রতা বলেছেন এই ছোট অপবিত্রতা থেকে পবিত্রতা অর্জন করা হয় অজুর মাধ্যমে আর হাদাসে আকবার বড় নাপাকি বড় অপবিত্রতা থেকে পবিত্রতা অর্জন হয় গোসুলের মাধ্যমে এই অজু যে অজুর কথা আল্লাহ পাক রব্বুল আলমিন কোরআনে কেরিমে সুরায় মায়েদার আয়াত নম্বর ছয়ে উল্লেখ করেছেন সংক্ষেপে অজু সম্পর্কে মুসলিমদেরকে বলতে গেলে অনেকে ভাবেন যে অজু আবার কি শিখব অজু তো জানাই আছে শুধু এই নয় অধিকাংশ মুসলিম যারা দিন ইসলাম ঠিকভাবে পালন করেন না তারা এই ধরনের কথা আরো বেশি বলে ইসলামিক সেন্টারে যাব কি শিখবো নামাজের কথাই তো বলবে মনে করে ইসলাম মানে নামাজ অথচ সহি নামাজটাও জানে না নামাজের গুরুত্বই জানেন না নামাজ যে ইসলাম আর কুফুরের মাঝে পার্থক্যকারী নামাজ পড়লে ইসলাম থাকে আর নামাজ পড়লে ইসলাম থাকে না তাও বুঝে না যারা পড়ে ফরজ সন্নত নফল সব সমান করে পড়ে কোনো পার্থক্য বুঝে না আর যারা পড়েন না তারা ফরজও পড়ে না ফরজেরই গুরুত্ব বুঝে না আর নামাজের তরিকাও নবী করিম সাল্লাহ কি তাও জানে না যাই হোক এই ধরনের কথাবার্তা সাধারণত ওই সব মূর্খ লোকেরা বলে যারা দিন সম্পর্কে জ্ঞান রাখে না আর মনে করে যে <clears throat> দিন দুটো তিনটে জিনিসের নাম নামাজ রোজা হুজুররা কি বলবে আলমরা কি বলবে নামাজ রোজার কথাই বলবে দিন সম্পর্কে তাদের কোনো জ্ঞান নেই অজু সম্পর্কে যেমন জানতে হবে যে নবী করিম সাল্লামের অজু কেমন ছিল কারণ অজু হচ্ছে একটি এবাদত শুধু এবাদতের মাধ্যম নয় এবাদতের ওসিলা নয় ওসিলা মানে এমন একটি জিনিস যেটা অন্য একটা এবাদত পর্যন্ত পৌঁছার উপায় যেমন অজু হচ্ছে নামাজ যে এবাদত সেই এবাদত পর্যন্ত পৌঁছার উপায় অজু যদি না থাকে তো নামাজই হবে না অজু না থাকলে বাইতুল্লাহর অফ শুদ্ধ হবে না আর তফ যদি না হয় তো হজুমরাই হবে না তাহলে হজ অমরা এগুলি এই তাহারাত অজুর উপর নির্ভরশীল নামাজ সালাত এ অজুর উপর নির্ভরশীল কোরআন করিম স্পর্শ করা অধিকাংশ আইম্মাই কেরামদের নিকট এ অজুর উপর নির্ভরশীল তো এই অজু সম্পর্কে যেমন জানতে হবে যে নবী করিম সাল্লাহ আলী সাল্লাম কেমন ভাবে অজু করেছেন যেভাবে আল্লাহ পাক চেয়েছেন সেভাবে অজু করেছেন আর আপনি যদি খেয়াল খুশি উজু করেন তো সেইভাবে আল্লাহ পাক হয়তো উজু চাননি আপনি যদি নবী করিম সাল্লা ইসলামের তরিকে উজু না করেন তাহলে আল্লাহ পাক আপনার এই উজু চাননি যেভাবে চেয়েছেন আল্লাহ পাক সেইভাবে রসুল্লাহামের মাধ্যমে আপনাকে আমাকে মানব জাতিকে জানিয়ে দিয়েছেন যে উজু কেমন করে করতে হবে ঠিক তেমনি অজুতে যেসব ভুল ভ্রান্তি আছে সেগুলি থেকে সতর্ক থাকতে হবে সেগুলি থেকে বাঁচতে হবে অজু সম্পর্কে মহান আল্লাহ ইসাদ করছেন সুরায় মায়দা ইয়া আইয়ুহাল্লাযীন কুমতুম হে সকল সম্বোধন করেছেন কারণ মুমিনরাই অজুর প্রয়োজন মনে করে আর মমিন মুসলিমই অজু করে থাকে তাদের এবাদত বন্দীর উদ্দেশ্যে পক্ষান্তরে যে মমিন নয় অমুসলিম কাফের অস্বীকারী অবিশ্বাসী সে অজু করে না এই পবিত্রতা থেকে তারা বঞ্চিত যেমন আল্লাহর দিন থেকে বঞ্চিত আল্লাহর প্রতি ইমান থেকে বঞ্চিত মাহরুম হতভাগা তেমনি এই তাহার পবিত্রতা থেকে তারা মাহরুম বঞ্চিত আল্লাহ পাক মমিনদেরকে সম্বোধন এই জন্য করেছেন যে যারা মমিন নয় অবিশ্বাসী তারা বাহ্যিক পবিত্রতা অর্থাৎ অজু করা বা গোসল করা অনেক মুসলিম গোসল করে ফরজ গোসলও করে আর এমনিও গোসল করে পরিষ্কার পরিচ্ছন্নতার গোসল করে কিন্তু এই বাহ্যিক পবিত্রতা গোসল করা কোনো কাজে আসবে না যদি অন্তর শির কুফরি থেকে পাক না হয় এই জন্য এমাইকেরা মহাদিসেনরা অনেকেই হাদিসের কিতাবাদিতে প্রথমে ইমানের চ্যাপ্টার নিয়ে এসছেন ওজুর চ্যাপ্টারের আগে ওজুর আলোচনার আগে গোসুরের আলোচনার আগে ইমানের আলোচনা করেছেন যেমন ইমাম বুখারি ইমাম মুসলিম ইমাম মুসলিম কিতাবুল ইমান দিয়ে শুরু করেছেন সহি মুসলিম ইমাম বুখারি রহমতুল্লাহ আলাই ওহি দিয়ে শুরু করেছেন কারণ ইমানও ওহির ওপর নির্ভরশীল আর তারপরে ইমানের কথা আলোচনা করেছে তারপরে তাহারা অজু গোসুলের কথা নিয়েছেন তাহলে আসল পবিত্রতা হচ্ছে অন্তরের পবিত্রতা আর সবচেয়ে বড় নাপাকি হচ্ছে অন্তরের নাপাকি শিরকুফরির নাপাকি অস্বীকার করা অবিশ্বাস করার নাপাকি আল্লাহ ছাড়া অন্যের এবাদত বন্দে গিয়ে আল্লাহ ছাড়া অন্যকে আল্লাহ শরিক করা এইরকম কথা অন্তরে সিরকি কথার ভ্রান্ত বিশ্বাস থাকা হচ্ছে সবচেয়ে বড় নাপাকি আল্লাহ পাকের জন্য বলেছেন কোরআনে কেরিমে সিরকে নাপাক অপবিত্রতা নেব রিজসা মিনাল আউসান তোমরা বেঁচে থাকো আল্লাহ ছাড়া অন্যের পূজার অপবিত্রতা নাপাকি থেকে রিজ নাপাকি থেকে বেঁচে থাকো মিনাল আউসান আউসান মানে শুধু প্রতিমা আর পুতুল নয় ওয়াসান আল্লাহ ছাড়া যে কোনো জিনিসের পূজা হোক সেরূপ আকৃতি দিয়ে যেমন মূর্তি পূজা প্রতিমা পূজা অথবা গাছপালার পূজা কবর মাজারের পূজা সবগুলি তাতে সামিল আর সানাম আসনাম শুধু প্রতিমা পুতুলকে বলা হয় তো আল্লাহ কোরআনে করিমে আসনাম মূর্তি প্রতিমা পুতুল পূজার কথাও বলেছেন আর আওসান প্রতিমা পুতুল ছাড়া যে কোনো জিনিসের পূজা হোক না কেন সিজদা হোক না আল্লাহকে বাদ দিয়ে আল্লাহ ছাড়া অন্যকে ডাকা হোক না কেন সে কবর মাজারের আকারই হোক আর ইট পাথরের আকারই হোক আর গাছপালার আকারই হোক আর গঙ্গা যমুনার আকারই হোক সবগুলিকে আল্লাপাক আহসান বলেছেন আর এই আহসান আল্লাহ ছাড়া অন্যের পূজাকে আল্লাহ বলছেন রিক্স না পাকি অপবিত্রতা আল্লাহ আলমিন মুশ্রিককে যেন বলে ইন্দামাল মুশ্রিক নাজাস মুশ্রিকরা হচ্ছে নাপাক কারণ সবচেয়ে বড় নাপাকি হচ্ছে অন্তরে শির্ক আর কুফুরি থাকা হয় অবিশ্বাস আল্লাহ পরকালে বিশ্বাসী নয় বা আল্লাহর দিনের কোনো কিছু বিশ্বাস করে না অথবা আল্লাহর সাথে শরিক করে থাকে আল্লাহর তহিদ বিশ্বাস করে না আল্লাহর একত্র বিশ্বাস করে না আল্লাহর সাথে অনেক শরিক আছে এ সবচেয়ে বড় না পাকে এই জন্য আল্লাহ বলছে ইন্দামার মুশ্রিক নাজাস নিশ্চয়ই মুশ্রিকরা হচ্ছে যারা বহুত্ববাদী আল্লাহ ছাড়া অন্যকে ডাকে আল্লাহ ছাড়া অন্যকে সেজদা করে আল্লাহ ছাড়া অন্যের কাছে ফরিয়াদ করে আল্লাহ ছাড়া অন্যের কাছে ছেলে মেয়ে চাই রোগের আরোগ্য চাই এরা হচ্ছে না পাক ইন্দামার মুশ্রিক নাজাস এই অন্তরের পবিত্রতা যেহেতু সত্যিকার অর্থে মমিন হলেই অর্জন করে থাকে এই জন্য মমিনদেরকে সম্বোধন করে আল্লাহ পাক বলছেন মমিন হয়েছ শিরকুফরি মুক্ত হয়েছ এখন শরীরকে পাক রাখতে হবে শরীরকে পাক রাখার তরিকা শিখে নাও আল্লাহ পাক বলছেন ইয়া ইহাল্লাদিন আমানু হে মমিনরা এদা কুমতুম এলা সলাহ যখন তোমরা নামাজে দাঁড়াতে চাইবে এখানে আরবি ভাষায় উজ্জ রয়েছে যখন তোমরা দাঁড়াবে মানে আরাদ তুমুল কেয়ামা এলাসাল্লাহ নামাজে দাঁড়াতে চাইবে মানে নামাজের সময় হতে গেছে এই নয় যে আপনি খেয়াল খুশি নামাজ পড়বে এটা বোঝাতে চাইনি এখান থেকে ভাষ্যকারগণ বরং বোঝাতে চাইছে যখন নামাজের সময় হয়ে আসছে এখন অক্ত আসছে নামাজ পড়বেন নামাজ পড়তে মসজিদে ঢুকার আগে মসজিদে ঢুকার আগে এখন নামাজ পড়ার নিয়ত হয়েছে ইচ্ছা হয়েছে নামাজ আদায় করতে হবে ফরজ হলে ফরজ আর অন্য কোনো নামাজ হলে অন্য কোনো নামাজ তো নামাজের পূর্বে যদি অজু না থাকে এই পবিত্রতা না থাকে আল্লাহ বলছেন এই পবিত্রতা অর্জন করো আল্লাহ বলেননি যে উজু করো আল্লাহ ফাকর উজুর যেগুলি ফরজ বিষয় যেগুলি না করলে উজু হবে না সেগুলি ধারাবাহিক ভাবে যেইভাবে আদায় করলে উজু হয় সেই তার তীরে আল্লাহ বর্ণনা করে দিয়েছেন ফাকসেলু অজু হাকুম যখন তোমরা নামাজ পড়তে চাইবে আর একজন মুসলিম মমিনই নামাজ পড়বে এই জন্য মমিনদেরকে সম্বোধন করে আল্লাহাক উজুর কথা বলছেন এজা কুমতুম রাসালা নামাজ পড়তে চাইবে না নামাজ পড়তে চাইবে না তাহলে এটা হতেই পারে না যে মুসলিম আল্লাহ মুসলিম হ্যাঁ নামাজ পড়তে চাইবে নামাজ পড়ে না হইতে পারে না এই জন্য নবী করিম সাল্লাহ আলী সাল্লামের জামানায় তারপরে স্বর্ণযুগগুলিতে সাহাবাইকেরাম তাবিন তাবা তাবিনের জামানায় এইরকম মুসলিম জাতির কল্পনাও ছিল না যে মুসলিম আবার বেনামাজি হয় মুসলিম খুনি হয় জানা ছিল মুসলিমদের দ্বারা খুন হয় জেনা হইতে পারে মদ খাওয়া হইতে পারে হারাম কাজ হইতে পারে হারাম রোজগার হইতে পারে এগুলি হয়তো ছিল অন্যায় জুল অত্যাচার হইতে পারে অন্যায় জুল অত্যাচার হয়েছে জামানে তাবেনদের জামানে জুল হয়েছে অনেক পাপ হয়েছে কিন্তু বেনামাজি হয় মুসলিম এই ধারণা খৈরুল করুন যুগ সাহাবাইকার যুগ তাবেইনদের যুগ তাবা তাবেইনদের যুগ বেনামাজি হয় মুসলিম এই কল্পনা মুসলিম ওম্মাতের ছিল না যার ফলে আল্লাহ পাক রব্বুল আলমিন তাদেরকে আল্লাহর গজব থেকে আজাব থেকে শাস্তি থেকে বাঁচিয়ে রেখেছিলেন আর যখন বেনামাজি আবার মুসলিম দাবিদার জন্মেছে তখন আল্লাহ পাকের চারিদিক থেকে গজব নেমে এসছে মুসলিমদের উপর আল্লাপা বলছেন মমিনরা তোমরাই নামাজ পড়বে সুতরাং তোমাদের হজুর প্রয়োজন হবে এজা কুমতুমিল তুমি যখন নামাজে তোমরা দাঁড়াতে চাইবে ফাকসিলু হাকুম তখন তোমরা তোমাদের মুখমণ্ডল ধুয়ে নেবে আল্লাহ প্রথম চেহারার কথা মুখমন্ডলের কথা বলেছেন চেহারা ওয়াইদিয়াকুম এলাল মারাফেকে আর তোমাদের হাতগুলিকে ধুয়ে নেবে তোমাদের কনই সহ এলাল মারাফে কনই সহ এলা দুই অর্থে হয় এলা মানে পর্যন্ত হয় আর এলা মানে সহ হয় ধরুন আমরা নিজেদের ভাষায় বলি যদি আপনি বলেন যে আমি অমুক জায়গা পর্যন্ত গিয়েছি ধরেন আপনাকে কেউ বলছে যে ভাই আপনি সৌদি আরবে কত দূর গিয়েছেন বলছে মক্কা মদিনা পর্যন্ত গিয়েছি সৌদি আরবে গোটাটা না ঘুরলে মক্কা মদিনা পর্যন্ত গিয়েছি পূর্ব দিকে আছেন দামামে আর এখান থেকে পশ্চিম দিকে মক্কা মদিনা পর্যন্ত গিয়েছি এর মানে কি ভাই মক্কা মদিনা শহরের বাইরে পর্যন্ত না শহর সহ শহর সহ তাই না তাহলে এখানে মক্কা মদিনা পর্যন্ত গেছি মানে মক্কা মদিনা শহরেও গিয়েছি ঠিক না তো আল্লাহ পাক রব্বুল আলমিন ওই রকম বলছেন যে ওয়াইদি এখন তোমাদের হাতগুলি ধৌতু করো এলাল মারাফেকে কনই পর্যন্ত মানে কনই সহ এলা মানে সহ একটা অর্থ হয় আর এলা মানে আরবি ভাষায় ওই কিনারা পর্যন্ত হয় সহ হয় না পর্যন্ত হয় ওই বর্ডার পর্যন্ত হয় যেমন আল্লাহ বলছেন সুম্মা এলাল এলাল্লাইল তোমরা সেয়াম রোজা সম্পূর্ণ করো রাত পর্যন্ত রাত পর্যন্ত মানে কি রাত সহ রোজা রাখবেন ওই ফজর থেকে সাদেক থেকে সাহারি থেকে রোজা শুরু করেছেন আর রাত সারা রাত রোজা রাখবেন না সূর্য ডুবলে রোজা শেষ বলে তাহলে রাত আসলেই রাতের বর্ডার পর্যন্ত যেমনই সূর্য ডুবে গেল রাত শুরু হয়েছে রোজা শেষ এলাল্লাই দুই অর্থে এলা শব্দটি ব্যবহার হয়েছে এখানে কনই সহ অর্থ করতে হবে এটা এই জন্য বলছি যে কনয়ের সামান্য একটু অংশ যদি শুকনো থেকে যায় উজু হবে না যে কনয় বলা হয় এই যে হাড্ডি এই হাড্ডি বা এই যে হাড্ডি দেখা যাচ্ছে হাড় এটা সামান্য যদি শুকনো থেকে যায় হ্যাঁ তাহলে উজু হবে না এই জন্য কনয়ের পরের অংশেরও কিছু অংশ দিতে হবে যাতে করে কনয়ের কিছু অংশ আপনার জানতে অথবা অজান্তে শুকনো না থেকে যায় আর তোমাদের মাথাগুলির মাসেহ করা মাসা করানো মানে মাসা মানে কি হয় হাত বোলানো বা হাত ফিরানো মাসা করা হাত ফিরানো মাসা আর মানে হাত ফিরানো নবী করিম হাদিস রয়েছে যে ইয়তিমের মাথায় হাত বুলালে হাত ফেরালে স্বভাবের কথা তো হাত এই মশা মানে ওই মশা শব্দটি ওখানে ব্যবহার হয়েছে এতে মানুষের অন্তর নরম হয় যে ইয়াতিম আজকে এই ছেলে এতিম হয়েছে হতে পারে আমার ছেলে এতিম হইতে পারে কালকে অমুকের ছেলে এতিম না হয়ে যদি আমার ছেলে এতিম হইত অফ তাহলে আমার ছেলে কত দুঃখ বেদনা থাকতো সুতরাং আমি এতিম ছেলে মেয়েদের দুঃখ বেদনা হালকা করার জন্য যতটা আমার পক্ষে সম্ভব অংশ নিই জি তো হাত ফিরানো আল্লাহ হাত ফিরাতে বলেছেন তাহলে মাথার ক্ষেত্রে মাসা করতে হবে ধুইতে হবে না আল্লাহ পাকের বিধানে কত হেকমত রয়েছে আল্লাহ যদি মাথা ধোয়া ফরজ করে দিতেন উজুতে যেমন গোসলে মাথা ধুইতে হবে গোসল ধুইতে হবে না হবে না গোসলে মাথা ধুইতে হবে ফরজ গোসল হোক আর সন্নতি গোসল হোক মাথা ধোয়া যদি পাচক উজুতে ফরজ করে দিতেন তাহলে কত মুশকিল হয়ে যেত দিন পালন করা জটিল হয়ে পড়তো আল্লাহ দিন সহজ তাই যেখানে ক্ষতির আশঙ্কা আছে সেখানে আল্লাহ পাক সহজ করে দিয়েছেন ইন্নার দিন ইসরু নবী সাল বলেছেন সেই বখারে হাদিস দিন বড়ই সহজ আর তোমাদের পাগুলিকে পাগুলিকে কি করবেন মশার পরে আল্লাহ বলেছেন কিন্তু আর কুম বাহার ফে যাতে কাসরা জের আছে ও আরজোলাতে লামে জাবার আছে ওই অজুহার মতো তাহলে বোঝা গেল যে আরজলের আতফ রয়েছে অজুহের উপর চেহারার উপর তো চেহারাকে যা করতে হবে তাই করতে হবে পাকে চেহারাকে কি করতে হয় ধুইতে হয় ফাকসেল অজু হাকুম তোমাদের চেহারাগুলিকে দাও হাতগুলিকে দাও আর পা গুলিকে ধৌত করে এলাল কাবাইন তোমাদের দুই টাকনু পর্যন্ত পায়ের দুই দিকে যে বাড়া উঁচা হয়ে হাড্ডি রয়েছে এটাকে কাপ বলা হয় কাপ মানে উঁচা জিনিস এই জন্য কাবাকে কাবা বলা হয় হ্যাঁ? এই জন্য কাবা ঘরকে কাবা বলা হয় উঁচা ঘর মর্যাদার দিক থেকেও আর ঘরের দিক থেকেও তো আল্লাহ পাক রব্বুল বলছেন যে তোমাদের টাকনো পর্যন্ত কি করো তোমরা ধৌত করো ধৌত করতে হবে ধুইতে হবে তো ধোয়ার যে অঙ্গগুলি রয়েছে সেগুলিকে একসাথে আল্লাহ বয়ান করে দিতেন তারপরে মাসার কথা বলতেন মাঝখানে দুটো বলার পরে হাত হ্যাঁ, প্রথম বললেন আল্লাহ পাখি মুখমন্ডল চেহারা তারপরে দুই হাত হ্যাঁ কনই পর্যন্ত তারপরে মাথা অথচ মাথা মাসা করতে হবে পাটা বলে নিয়ে ধোয়ার বিষয়গুলি বলে নিয়ে তারপরে আল্লাহ পাক মাসার কথা বলতেন কেন বলেননি কি হেকমত আছে হ্যাঁ এতে যে হেকমতটা আছে সেই হেকমতটাই হচ্ছে আর একটা উজুর ফরজ যেটা আমাদের দেশের মুকাল্লিদরা মানে না সেটা হচ্ছে যেই তরকিবে যেই সিরিয়ালে আল্লাহ পাক কোরআনে কারিমে বর্ণনা করেছেন সেই সিরিয়ালে আপনাকে উজু করতে হবে এলোমেলো করে আগে পরে করে উজু করলে হবে না এই উদ্দেশ্যে আল্লাহ পাক মাঝখানে তিন নম্বরে উল্লেখ করেছেন মাসার কথা যদি এটা ফরজ না হইতো তাহলে ধোয়ার অঙ্গগুলি আগে বলে বলেনি আল্লাহ পাক মাসার কথা বলতেন যদিও সেটা আদে করতে হবে তিন নম্বরে কিন্তু ফরজ যেহেতু না সেজন্য আল্লাহ বলে নিতেন কিন্তু আল্লাহ পাক যেহেতু এইভাবে ফরজ করেছেন সেজন্য ওইভাবে উল্লেখ করেছেন নবী করিম সাল্লাহাম একটি হাদিস রয়েছে সাহি হাদিস সাফা মারার যখন তিনি সাই করলেন বললেন ইব দাউ বেমা বাদা আল্লাহ বেহি তোমরা আরম্ভ করো যেখান থেকে আল্লাহ পাক আরম্ভ করেছেন তোমরা শুরু করো যেখান থেকে আল্লাহ পাক শুরু করেছেন আল্লাহ পাক শুরু করেছেন সাফা থেকে সেজন্য সাফা থেকে আপনারা সাই শুরু করছেন মারোয়া থেকে কেউ করলে হবে হবে না এতে একেবারে এজমা এক মত সমস্ত আলমাইকেরাম যখন এখানে একমত হয়ে গেলেন হানাফি সাফে মালিক আহমেলি সব একমত যে কেউ যদি মারোয়া থেকে শুরু করে আমার ভাই সুবিধা হয়েছে হোটেলটা এইদিকে এত দূর ঘুরতে গিয়ে লাভটা কি হ্যাঁ তো এই দিক থেকে ঢুকলাম এই দিক থেকে আমি সাত চক্র পুরা করলাম অসুবিধাটা কি সবাই বলছে চলবে না সমস্ত মজা বলার আহলে সমস্ত মহাদেশ ফোকা সবাই বলছে হবে না তো এইরকম এখানে বলতে অসুবিধাটা কি যে যেইভাবে আল্লাহ পাক ওজুর কথা শুরু করে সেইভাবে ওজু না করলে উজু হবে না উজু হয়ে যাবে উজুর ফরজ চারটি তাহলে উজুর ফরজ চারটি যে আমাদের দেশীয় কিতাবে আছে মজাবি কিতাবে সেটা ভুল সাফা মারার ক্ষেত্রে মানছেন এখানে ওই তার তিপটা মানতে হবে আল্লাহ পাক তার তিপ ফরজ যেখান থেকে আল্লাহ শুরু করেছেন সেখান থেকে তোমরা শুরু করো তাহলে উজুর চারটি ফরজ প্রথম পাক উল্লেখ করেছেন কি মুখমন্ডল চেহারা ধোয়া হাত কনই সহ ধোয়া আর মাথার মাসা করা আর পা টাকানো সহ ধোয়া টাকানো সহ ধোয়া টাকা সামান্য কিছু যদি শুকনো থেকে যায় তাহলে উজু হবে না নবী করিম সাল্লামের সেই হাদিস রয়েছে যে একবার কোন এক সফরে ছিলেন আর সাহাবিরা তাড়াতাড়ি পানির অভাব ছিল তাড়াতাড়ি উজু করেছেন আর ওই টাকনার সামান্য একটু হাড়ের একটু অংশ চমকিছে শুকনো হয়ে চমকিছে নবী করিম আলি সাল্লাম জানতে পেরে বলেন ওয়াইলুল্লিল আকাবে মিনান্নার যাদের পায়ের গোড়ালির সামান্য কিছু সুখী আছে তাদের জন্য জাহান নামের দুর্ভোগ রয়েছে বাবাইল নামক জাহান্নাম রয়েছে জাহান্নামের কথা বলেছেন সামান্য একটু শুকনো মিসলা জুফরে হাদিসে রয়েছে যে নখ নখ আর কত বড় হয় এই সামান্য নখের সমান জায়গা শুকনো রয়েছে তাতে জাহান্নামের শাস্তির কথা নবী করিম সাল্লাম বলেছেন এই জন্য উজুর ক্ষেত্রে সবসময় সতর্ক থাকতে হবে যে উজুর অঙ্গগুলির কোন সামান্য একটু অংশ যাতে শুকনো না থেকে যায় তারপরে নবী সাল্লাহ সাল্লাম ওই ব্যক্তি যা শুকনো থেকে তাকে বললেন যাও তুমি পুনরায় উজু করো তাহলে বোঝা গেল যে উজু হয়নি এর দ্বারা এর দ্বারাও বোঝা যায় যে তার তীব্র উজু করা ফরজ সিরিয়াল বজায় রেখে ধারাবাহিকভাবে উজু করা ফরজ দয়া করে মোবাইল বন্ধ করেন চারটি ফরজের কথা হইল আর আরেকটি ফরজ কি বেরোইল তাহলে মানে যেভাবে আল্লাহ উজু করতে বলেছিল ওইভাবে উজু করতে হবে আপনি পানিতে নামলেন পুকুরে উজু করবেন নদীতে উজু করবেন পানিতে নেমে আপনি উজু করছেন পাটা আগে ডুবে গেল নিয়ত করেন না যে আমার পাটাতে ধোয়া হয়েই গেল হ্যাঁ আর তারপরে তখন উজু করা শুরু করে মুখমন্ড ধুইলেন হাত ধুইলেন আর মাথার মাথা করে উঠে গেলেন উজু হবে না শেষ খালি নিয়ত করবে হ্যাঁ শেষে এখন পা ধুচ্ছি প্রথম ডুবেছে ডুবেছে আমাকে পুকুরে নামার কারণে বা নদীতে নামার কারণে কিন্তু শেষ কানে পা ধুচ্ছি এটা নিয়ত করতে হবে এর বিনিয়ত মানুষের কর্ম নির্ভরশীল কিসের ওপর নিহতের উপর যে শেষখানে জানো যদিও পা আগে গিয়ে ডুবেছে কিন্তু উজুর উদ্দেশ্যে ডুবেনি উজুর নিয়ে তো ডুবেনি শেষখানে আমি পা ধুইলাম এইভাবে যদি উজু করেন তাহলে উজু হবে তারতিব ফরজ আর যাদের কাছে তারতিব ফরজ না না ও হয়ে গেছে পা ধোয়া আগে হয়ে গেছে তো যদি এইরকমটা জায়জ হতো তো নবী করিম সাল্লাম জীবনে একবার তো এরকম উল্টো পাল্টা করে উজু করতেন কখনো কখনো করেন মাথার মাসার অন্তর্ভুক্ত হচ্ছে দুই কানের মাসা কারণ আল উজনান মিনার রাস এই মর্মে যে হাদিসগুলো রয়েছে যদিও মহাদিস দুর্বল বলেছেন কিন্তু এই বিষয়টি নবী করিম সাল্লাহ ইসলামের সর্বদা আমল থেকে স্থায়ী আমল থেকে প্রমাণিত যে কখনো নবী করিম সাল্লাম কোন উজুতে কানের মশা ছাড়েননি এই জন্য আল উজনান মিনার রাস দুই কান মাথারই অংশ বিশেষ মাথার যখন অংশ তাহলে মাথায় যেমন মশা করতে হয় কানে কি করতে হবে মশা করতে হবে কান দিতে হবে না কানও ধোয়া যদি আল্লাহ পাক করে দিতেন তাহলে কত মুশকিল হইত হ্যাঁ কানে পানি ঢুকে বড় সমস্যা সৃষ্টি করে দিত অলমাইক রামগণ কোরআন সন্ন্যার অনুসারী অলমারা বলছেন যে শরীয়ত সম্মত অজুর একটা হচ্ছে ফরজ পদ্ধতি মানে কমপক্ষে আপনি এতটা করলে উজুটা হয়ে যাবে যেমন গোসল সম্পর্কে বলেছি এর আগে যে কমপক্ষে এতটুকু করলে গোসল হয়ে যাবে ওই কমপক্ষে এতটুকু যদি করেন তো আপনার উজুটা হয়ে যাবে ফরজগুলি শুধু আরেই করলেন অজু হয়ে গেল আপনার কিন্তু মোস্তাহা উজু উত্তম উজু সবচাইতে ভালো উজু হচ্ছে যে ফরজগুলি খেয়াল রাখবেন সন্ন্যত মুস্তাহ খেয়াল রাখবেন শুরুতে শেষ পর্যন্ত সবগুলি সুন্দরভাবে আদি করবেন এটা হচ্ছে সবচেয়ে উত্তম উজু আর সেটাই করা উচিত তবে কখনো তাড়াহোনাতে অথবা পানির অভাবে সময়ের অভাবে যে কোনো কারণে হোক জ্ঞানের অভাবে জানে না উজু কোন রকম কাজ সারা উজু করেছে তাহলে উজুতে যদি ফরজটা কমপক্ষে আদায় হয়ে যায় মানে উজুর অঙ্গগুলি ভিজে যায় একবার করে হলেও অজুর অঙ্গগুলি ভিজে গেছে তাহলে অজু হয়ে যাবে অজুর ক্ষেত্রে পাঁচটা ফরজ হয়েছে আর একটা ফরজ বাকি আছে তাই না একদল অলমাইকেরাম বললাম যে চারটা ফরজ বলেছেন তাদের কথাটা ভুল পাঁচটি ফরজ আর একদল অলমাইকেরা বলেছেন আর একদল বলছেন যে না ফরজ ছয়টি তাদের কাছে ছয় নম্বর ফরজ হচ্ছে অজুর যে মামালাত আরবি ভাষায় মানে পরস্পরতা বজায় রাখতে হবে একটি অঙ্গের পরে আর একটি অঙ্গ ধোয়ার ক্ষেত্রে অথবা মাসা করার ক্ষেত্রে যেন বেশি বিরতি না দেন গ্যাপ না দেন এতটা বিরতি দিলেন যে আগের অঙ্গ যেটা ধুয়েছিলেন সেটা শুকিয়ে গেছে এমনটা নয় মুখমণ্ডলটা ধুয়েছিলেন আর ধোয়ার পরে টেলিফোন চলে আসলো আজকাল মোবাইলের যুগ এই উদাহরণ চলে আসবে টেলিফোন চলে আসলো আর বিশেষ করে যদি দেশে থাকে বিবি আর তার টেলিফোন চলে আসে তাহলে আর কি মা বাবার টেলিফোন মিস করা যায় কিন্তু হোম মিনিস্টারের টেলিফোন মিস করা যায় না তাই না হ্যাঁ বাপরে বাপ এইখানে আলোচনাতে এসে টেলিফোন না টেলিফোনটা খোলা রাখতে হবে হ্যাঁ, কি জানি কখন হোম মিনিস্টারের টেলিফোন চলে আসে তাই না নাহলে কেন টেলিফোন বাজবে আপনাদের তো টেলিফোন উঠিয়ে নিলেন পাঁচ মিনিট এদিকে গল্প স্বল্প হয়ে গেল মুখটা ধোয়া আছে হাত মুখ ধোয়া আছে গুলি করা আছে নাকে পানি দেওয়া আছে তারপরে আবার শুরু করলেন আপনি হাত থেকে হ্যাঁ মুখমন্ডলকে বলে যে ধোয়াই তো আছে এদিকে শুকিয়ে গেছে মুখ কিন্তু পাঁচ মিনিটের মধ্যে তাহলে উজু হবে না মধ্যখানে আপনার একটা বড় বিরতি গ্যাপ হয়ে গেল পরস্পরতা বজায় থাকলো মহলত এই ছয়টি ফরজ এমাম আহমদ বিন হাম্বালের নিকটে পাঁচটি ফরজ শাওয়াফেদের নিকটে চারটি ফরজ হানাফি মজাহাবি বলা থাকে তাই সে সম্পর্কে বললাম যে চারটি ফরজ যদি হয় তার মানে আপনি যে কোনো রকমের উল্টো পাল্টা করে উজু করলে তাহলে উজু হয়ে যাবে আর এইরকম উজু নবী করিম সাল্লা কখনো করেননি সুতরাং এইভাবে উজু করলে উজু হবে না আর এই হেকমতে আল্লাহ পাক রব্বুল আলমিন দুটি বিষয় উল্লেখ করার পরে তিন নম্বরে মাসার কথা উল্লেখ করে চার নম্বরে আবার ধোয়ার কথা উল্লেখ করেছে উজু ফরজ উজু কম পক্ষে এতটুকু করলে উজু হয়ে যাবে সেই উজুটা সংক্ষেপে বলি সেটা হচ্ছে যে গাছুল ওয়াজে মারাতান ওয়াহেদা চেহারা প্রথম আপনি হাতও ধুলেন না হাত ধোয়া সন্ন্যত চেহারা ধুলেন আপনি একবার করে একবার দুইবার তিনবারও ধুলেন না সবচেয়ে উত্তম হচ্ছে তিনবার ধোয়া দুইবারও কখনো নবী করিম ইসাল্লাম ধুয়ে উজু করেছেন উজুর অঙ্গগুলি আর একবারও কখনো কখনো ধুয়েছেন বিভিন্ন হাদিসের কিতাবাদিতে পাবেন বিশেষ করে এম তিরমিজির হাদিস যদি কেউ তিরমিজি খুলে পড়েন একবার অধ্যায় কেমন করেছেন বাবুল উজে মারাতান মারাতান একবার একবার করে উজু করা মারা তেনে মারা তেনে দুইবার দুইবার করে উজু করা সারা মারা তিনবার করে উজুর অঙ্গগুলি ধুয়ে উজু করা তাহলে সবটাই জায়েজ আছে সবচেয়ে ভালো হচ্ছে তিনবার করে উজুর অঙ্গগুলি ধৌত করা একমাত্র মশা ছাড়া মশার ক্ষেত্রে হয়েছে মারাতান ওয়াহিদ একবার মশা করবেন তিনবার না তাহলে কেউ যদি তিনবার মশা করে বা দুইবার মশা করে তাহলে বেরোতে হবে সন্ন্যত হবে এই মুখমন্ডল ধোয়ারি অন্তর্ভুক্ত হচ্ছে মাজমাজা ওয়াল ইস্তেন শাক কুলি করা গড়গড়া করা মুখে পানি দিয়ে পানিটাকে মুখের মধ্যে ফিরানো আর স্তেন শাক নাক পানি দিয়ে নাকটা পরিষ্কার করা এটি এরই অন্তর্ভুক্ত কারণ নাক এবং মুখ গোসুলের আলোচনা বলেছিলাম এটা এই চেহারা মুখমন্ডলেরই অন্তর্ভুক্ত বা অংশ সেই জন্য এটা ওতেই সামিল নবী করিম সাল্লাহ সাল্লাম কুলির ক্ষেত্রে আর নাকে পানি দেওয়ার ক্ষেত্রে তাগিদ করেছেন বা ফিল ফিলিস্তিন শাক নবিস রয়েছে বেশি বেশি করে নাকে পানি দাও ইল্লান তবে রোজা অবস্থায় সিয়াম অবস্থায় থাকলে না বেশি টান দিও না রোজাকে বিপদ আছে আবার হ্যাঁ ভিতরে পানি চলে যেতে পারে যখন উজু করবে তখন গড়গড়া করে কুলি করিও তো মুখ মুখমন্ডল ধৌত করলেন তার মধ্যে মুখের ভিতরে পানি দিলেন আর নাকে পানি দিলেন ওয়াগাসুলিয়া দেইন ইলাল মারাফিক কনুই সহ দুই হাত ধৌত করলেন একেবারে হাতের কেনারা থেকে যখন প্রথম খানে না ধুইলেও আপনার চেহারা ধোয়ার পরে ধুতে হবে কারণ হাতের অন্তর্ভুক্ত যে কনই সহ তাহলে এখান থেকে শুরু করে মানে যে এখান থেকে তাই না তো এখান থেকে শুরু করে হাতের আঙ্গল অগ্রভাগ থেকে শুরু করে এই কনই সহ আপনাকে ধৌত করতে হবে একবার করলে যথেষ্ট আর তারপরে মাথার মাসা করবে একবার অমিনহ আল উজনান আর মাথার মাসারে অন্তর্ভুক্ত হচ্ছে দুই কান দুই কানের মাসায় করা তারপরে রাসুল রিজলাইন দুই পা ধৌত করা টাকনো সহ একবার হাজি ওয়াজিব এটাই হচ্ছে ফরজ বা ওয়াজিব নিয়মাবলী উজুর ক্ষেত্রে এতটা করলে উজু হয়ে যাবে এখানে একটা কথা আরো মনে রাখবেন যে শুরুতে নিয়ত করতে হবে যে আমি অন্তরে নিয়ত হবে মুখে নিয়ত নাই মুখে নিয়ত পড়া কোন এবাদত বন্দীতে নেই নামাই তো আমি নিয়ত করছি আরবি ভাষায় অথবা বাংলায় বা উর্দুতে বলা আমি নিয়ত করছি হুজুর নিয়ত করছি গোসুলের হ্যাঁ আমি নিয়ত করছি নামাজের এটা ইসলামে নেই ভালো করে শুনে রাখেন ইসলামেই নেই যেটা ইসলামের নেই আর কেউ যদি করোর নাম কি বেদাত তবে নিয়ত করা আছে নিয়ত করার স্থল কি অন্তর হৃদয় মানুষ নিয়ত করে অন্তর থেকে এখানে এসছেন আপনারা ইসলামিক সেন্টারে বুধবারের দিনে এসা পরে কি নিয়ত এসছেন হ্যাঁ দিনের কথা শুনবো শিখবো এই উদ্দেশ্যে না হয়তো পড়েছেন নিয়ত কর্তা হু আমরা নিয়ত করছি নামাই তো পড়েছেন কোন ভাষায় পড়েননি আপনার তো এবাদত এসছেন এলিম শেখা বড় এবাদত বলে ইলমা ফারিজা ফরজ নামাজ যদি জীবনে পড়েন না তো নিয়ত পড়া আসলে ইসলাম নেই কিন্তু এক শ্রেণীর ভাইরা ভুল বুঝেছে আল্লাহ পাক যেন ভুলে সংশোধন করা সকলকে তৌফিক দান করে তো নিয়তটা হইতে হবে যে আমি পবিত্রতা অর্জন করার উদ্দেশ্যে আমি পানি নিলাম মুখ ধুইছি ইত্যাদি করছি উজুর কাজগুলি করছি এই নিয়ত করবে ঠান্ডা হওয়ার জন্য নয় যে গরম লেগেছে ঘেমে গেছি ঠান্ডা হওয়ার জন্য না যদি এরকম নিয়ত হয় তাহলে মুসলিম হইল না কারণ শরীরকে ঠান্ডা করার জন্য বা ঘাম পরিষ্কার করার জন্য হাত মুখ ধুচ্ছে হয়তো এখন আসেন সন্ন্যতে তরিকায় সম্পূর্ণরূপে উজু করা সেটা হচ্ছে যে অন্তরে নিয়ত করবে আর নিয়ত করার পরে বিসমিল্লা বলবে উজুর পড়বে কি বলবে বিসমিল্লা বল বিসমিল্লা বলা সন্নত না ওয়াজেব এই নিয়ে ফোকাহাম ওলামাদের দ্বিমত রয়েছে একদল বলছেন যে বিসমিল্লা না বললে উজুই হবে না বলতে হবে তাহলে উজু হয়নি যে বিসমিল্লা বলেনি তাদের মধ্যে আর এক দল বলছে না বিসমিল্লা বলা সন্নত বললে নাকি না বললে কোনো অসুবিধা নেই দ্বিতীয় মত আর এক দল বলছে যে মনে থাকে আর যদি না বলে তাহলে অজেব চলবে মনে থাকলে অজেব আর ভুলে যায় তো মাফ এই মাঝামাঝিটা ইমাম আহমদ বিন হাম্বালের মত অনেক মহাদেশ এটা পছন্দ করেছেন আর এতে মানুষের জন্য মানুষকে কষ্ট থেকে অনেকটাই বাঁচানো যেতে পারে এই মতটি ঠিক আপনার মনে আছে স্মরণে আছে আর বিসমিল্লা বললেন না নজরুল্লাহ আর যদি মনে না থাকে ভুলে যান তো প্রত্যেক মমিন মুসলিমের অন্তরে আল্লাহর নাম সব সময় আছে সেই জন্য তার মাফ তবে বিসমিল্লা বলে উজু করার যে ফজিলত রয়েছে সেই ফজিলত থেকে অবশ্যই বঞ্চিত থাকবে নেকি থেকে বঞ্চিত থাকবে কারণ সেই ব্যক্তি আল্লাহর নাম দিয়ে শুরু করল না তারপর এক ছিল কাফে সালাসামার রাত প্রথম কি করবে দুই হাত এই কবজি পর্যন্ত কাফ এতটা তিনবার ধৌত করবে যদি ঘুম থেকে উঠে আর পানিতে হাত ডুবাইতে হয় তাহলে হাত ধুয়ে নেওয়ার পরে পানি ডোবাবে তারপরে কুল্লি করবে ওয়াস্তান সে তার নাকে পানি দেবে এবং নাক ঝাড়বে নাক পরিষ্কার সালাসা মার রাখবে সালাসা কারবা তিনবার নিয়ে তিনবার নিয়ে এই দুটোকে একসাথে করতে পারলে বেশি ভালো কুলি এবং নাকে পানি দেওয়া এটা যদি একসাথে করে তাহলে বেশি ভালো এই মর্মে ইতলাফ রয়েছে আরেক দল বলছেন আলাদা আলাদা করবে কিন্তু একসাথে করলে বেশি উত্তম সালাসান আর তারপরে চেহারাকে এই মুখমন্ডল তিনবার করে ধৌত করবে তারপরে দুই হাত ধৌত করবে কনুই সহ তিনবার তিনবার করে ডান হাত আগে আর সোম্মাল ইউসরা তারপরে বাম হাত হাত কনুই সহ এই ডানকে আগে ধোয়া আর বামকে পরে এটা হচ্ছে সন্ন্যাত কারণ নবী করিম সাল্লাম ডান দিক থেকে শুরু করা পছন্দ করতে কানা রসুল্লাহ সাল্লাম ইউ যে বহু তাইয়ামুন রসুল্লাহ সাল্লাম ডান দিক থেকে শুরু করা পছন্দ করতেন ভালো কাজের ক্ষেত্রে আর উজু হচ্ছে ভালো কাজ ময়লা আবর্জনা সাফ করার ক্ষেত্রে এসব পায়খানা পরিষ্কার ইস্তেঞ্জার ক্ষেত্রে বাম তাকে ব্যবহার করতে তারপরে মাথার মাসা করবে সময় আমসাহর আসম মারাতান ওয়াহেদ একবার মাসা করবে মাথার মাসার তরিকা কি দেখান তো একজন কোন ভাই মাথার মাসা করে কেমন করে করেন যে দেখাচ্ছে আমাদের রমেশ দেখাচ্ছেন হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। এই ভাই যে দেখালেন সেটা আপনাদেরকে দেখায় সেটা হচ্ছে সামনের দিকে হাত রাখলেন হ্যাঁ এইভাবে নিয়ে গেলেন প্রথম পানি নিলেন হাতটা ভিজিয়ে নিলেন তারপরে সামনের দিকে হাতটা রেখে পিছন দিকে নিয়ে গেলেন এইভাবে নিয়ে যাবেন নিয়ে যাওয়ার পর আবার ফিরিয়ে নিয়ে আসবেন যেখান থেকে শুরু করেছে সেখানে নিয়ে এসে ছেড়ে দেবেন নবী করিম সাল্লাহ ইসলামের হাদিস আমার সামনে আছে সময় হলে পড়ে শোনো আপনাদেরকে বাদাবে মোকাদ্দামে রাসহি রসুল্লাহ সাল্লাম মাথার অগ্রভাগ থেকে মাসা শুরু করলেন আগের দিকে এটা যেখানে চুল শুরু হচ্ছে কপালের দিকে এটা হচ্ছে মোকাদ্দমুর রাস মানে মাথার সামনের দিক সেখান থেকে শুরু করলেন সোম্মা জাহাবা বেহেমা এলা কাফাহ তারপরে এই দুই হাতকে নিয়ে গেলেন নিজের ঘাড় পর্যন্ত হ্যাঁ, যেখানে চুল শেষ হচ্ছে ওই জায়গাটা নরম যে হয়ে আছে এই জায়গাটাকে কাফা বলা হয় এখান পর্যন্ত নিয়ে গেলেন সোম্মারাদ্দাহমা তারপরে দুটো হাতকে ফিরিয়ে নিয়ে আসলেন এলাল মাকানিল্লাজি বা দামেনো সেই জায়গায় যেখান থেকে শুরু করেছিলেন এখানে ফিরে নিয়ে আসা এটা হচ্ছে অন্য তরিকা এর বিপরীত দুটো ভুল তরিকা আছে একটা ভুল তরিকা হচ্ছে যে মাথার চার ভাগের এক ভাগ মাসা করা ফরজ এটা হানাফি মজাব হয়ে গেল চার ভাগের ভাগ হইলো না হইলো না আমি একটু বেশি করলো অর্ধেকই চলে গেছে হয়তো হ্যাঁ? মা থাকে চার ভাগ এখান থেকে শুরু করে চুল পর্যন্ত চার ভাগ করে যদি রোবর রাস তাদের ফেকার কিতাব হেদায় বেকায়াত আছে চার ভাগের ওয়ান ফোর্থ মাসা করলেই তাদের মাসা হয়ে যায় কোন হাদিস নেই সম্পর্কে চার ভাগ বলে রোবো রাস অন ফোর্থ কোন হাদিস নেই শুনে রাখা ভালো আর একটা সাফি মজাব তাতে আছে যে দু চার খান চুল ছুলি হয় হ্যাঁ আর এক হাতে হোক আর দুই হাতি হোক সাফি মজাব হচ্ছে যে দু চারটা পাঁচটা চুল ছুলেই মাসা মানে হয়ে গেল হাত বুলানো হাত ফেরান হাত বুলানো হলো ছোঁয়া হইল হ্যাঁ টাচ করা লামস লামস মানে টাচ করা শুয়া আর মাসা মানে তো ছোঁয়া হয় না মাসা মানে হয় হাত ফেরানো হাত ফেরানো করতে গেল তাহলে এর দ্বারা বোঝা যায় যে আল্লাহ পাক রবুল আলমিন কোরআন নাজিল করেছেন আর হাদিস নাজিল করেছেন কোরআন হাদিস হচ্ছে ওই সাফি মজাহ ওহি নয় আর হানাফি মজাহ ওহি নয় সেগুলি হচ্ছে আলমাই কেরামদের বড় বড় আলেমদের ফতুয়া হ্যাঁ বড় বড় আলেমদের ফতুয়া ভুল হইতে পারে কারণ তারা কোন নবী নন আর তাদের কাছে ওহিও আসেনি তাদের দৃষ্টিভঙ্গিতে ফতুয়া দিতে ভুল হয়ে যেতে পারে অনেক সময় হয়তো স্পষ্ট হাদিস পৌঁছেনি অথবা পৌঁছিল তারা হয়তো যুক্তি পেশ করেছে যুক্তিটা ভুল হয়েছে আপনি যদি বলেন যে আমার চার ভাগের এক বা মাসা তারা যেহেতু আমি হানাফি সেই জন্য আমারটা ঠিক তাহলে একজন সাফি বলবে আমারটা আবার ভুল কিসের তোমরাই তো বলছে যে চার মজাব চার ফরজ তা আমারটা আমি ধরলাম তা আমার দু তিনটা চয় ঠিক ঠিক কিনা তাহলে বোঝা গেল যে না ঠিক একটা ঠিক এতগুলো না ওই একটা যে ঠিক আছে ওইটা কি খুঁজতে হবে প্রত্যেক মানুষের সুস্থ মস্তিষ্ক আর যুক্তি এ কথা বলে যে আল হাক ও ওয়াহেদ সত্য হচ্ছে একটি আল হকুল্লাহ আদাদ সত্য একাধিক হয় না দুইজনে তর্ক বিতর্ক হচ্ছে যে দুজনই ঠিক হ্যাঁ দু চারজনে একটা দ্বন্দ্ব চলছে বলছে চারজন ঠিক বলছেন এই জমিটা আমার বলছে চারজনেরই বলবেন ঠিক না ভাই একজনের একজন ঠিক পথে আছে বাকিরা ভুল পথে আছে ভুল ইচ্ছে করে না করতে পারে তারপরে যদি তাদের ভুল হয়ে থাকে তাহলে তাদেরকে আল্লাহ মাফ করবেন কিন্তু ভক্তদেরকে আল্লাহ মাফ করবেন না শুনে রাখেন ভালো করে মেহনতি আলেম যদি মেহনত করে ফতুয়া দেন আর আসাবা আর ঠিক ফতুয়া দেন সঠিক সিদ্ধান্ত দিতে পারেন ফালাহ আজরানে তাহলে দুই গুণ নেকি পাবে আর ওয়াইন আখতার ফতুয়া দিয়ে যদি আখতা যদি ভুল করে ও আখতা ভুল করে ফালাহ আজরুন ওয়াহেদ তাহলে এক গুণ নেকি পাবেন কেন আজরুল ইস্তেহাদ মেহনত করেছে প্রচেষ্টা চালিয়েছে আপনার জন্য চেষ্টা করেছে কোরআন হাদিস তন্ন তন্ন করে খুঁজে ফতুয়া দেওয়ার কিন্তু সিদ্ধান্তে ভুল হয়েছে সেই জন্য এক নাকি উনি পাবেন কিন্তু আপনার জন্য হক স্পষ্ট হওয়ার পরে যেটা ঠিক নয় এটা ঠিক নয় তারপর না না যেহেতু আমাদের এমন সাহেব বলেছেন এটা আমাদের মজাবে আছে আল্লাহ পাক তো আপনার জন্য এটা দেননি আল্লাহ পাক রব্বনা বলেছেন যে ইত্তাবেউ মাউনজাল ইলিক মির রব্বিকুম রবের পক্ষ থেকে যা নাজিল হয়েছে তা ফলো করো কোরআন নাজিল হয়েছে রাসূল হাদিস নাজিল হয়েছে তো রব তো তোমাকে যা নাজিল হয়েছে নাজিল কি তো বিধান দিয়েছেন কোরআন এবং হাদিস সেজন্য দু তিনটা চুল ছুঁয়েও মাসা হবে না আর মাসা না হলে উজু হবে না মাসা করা রুকুন ফরজ আর চার ভাগের একবার মাথা মাসা করলেন তাতে উজু হবে না আর উজু না হলে নামাজ হবে না চিন্তা করেন ভালো করে উজুর উপর নামাজ নির্ভরশীল আর একটু আগে বললাম হজমরা নির্ভরশীল তাহলে এই দুটি ভুলের কথা বললাম অতিরিক্ত আর একটা ভুল আছে মাথার মাসা করতে গিয়ে আমাদের দেশে ঘাড় মাসা করা ঘাড় মাসার না কোন সহি হাদিস আছে না জয়ীফ এটা জাল হাদিস আছে মিথ্যুকের বানানো কথা মসুর রাকাবাতে আমানুন মিনাল গিল্লে ঘাড় মাসা করলে হ্যাঁ জাহান নামের আজাব জাহান নামের আসামি হবে না জাহান নাম থেকে ঘাড় মুক্ত হবে তো এই যে ঘাড় মাসা মাথার মাসা করলো আবার সুন্নতি মাসা করে না নিয়ে আসে না ফিরিয়ে করে কি এরকম তারপরে তাই না এই ঘাড় মাসা বিদাত অলমাই কেরাম মহাদিসিন কেরাম গবেষকরা বলেছেন যে ঘাড় মশা করা সন্ন্যত নয় বিদাত মাথার মাসা করে বলছিলাম আর মাথার মাসার পরে কান মাসা মায়াম সাউজ নাই কান মাসা করবে পূর্ণাঙ্গ উজুর কথা বলছিলাম কান মাসার তরিকা কি এতক্ষণ মাসার মাথার মাসা হইল হ্যাঁ কান মাসাই করবেন কি এই শাহাদাতের আঙ্গুল এই দুটো শাহাদাতের আঙ্গুল শাহাদাতের আঙ্গুলকে ঢুকাবেন অনেকে ঢুকিয়ে একটু বাড়াবাড়ি করে পুরা ঘষা ঘষি পুরো চারিদিকে ও রাউন্ড দেয় সবগুলিতে না এতগুলিতে না ওই শুধু ছিদ্রতে কথা বুঝতে পারছেন সেমাখ সেমাখ বলে ছিদ্রটা ছিদ্র একটা আছে আর এই যে গর্তগুলি আছে এগুলিতে না এইগুলিকে পরিষ্কার করে না না এগুলো বাড়াবাড়ি বাড়াবাড়ি বিধান শুধু এই ছিদ্রতে ঢুকাবেন ওয়াম সাহেবাহামা আর জাহের বাহ্যিকটা ওপর ভাগটা কানের ওপর ভাগটা ইভাম দিয়ে মানে এই যে বৃদ্ধা অঙ্গুলি দিয়ে বৃদ্ধা অঙ্গুলি দিয়ে মাসা করবেন তারপরে দুই পা ধৌত করবেন তাখনা সহ তিন তিনবার করে ডান পা প্রথম ধুবেন তারপরে বাম পা ধুবেন উজু করার পর কি বলবেন আসাদু আল্লাহ ইলাহ মোহাম্মদ এই শাহাদাতের সাক্ষ্য প্রদান করলেন আমি সাক্ষী দিচ্ছি যে আল্লাহ ছাড়া কেউ মাবুদ নেই সত্য মাহবুদ আর তিনি এক একক তার কোনো শরিক নেই এবং আরো সাক্ষী দিচ্ছি যে মোহাম্মদ সাল্লাহ তার বান্দা এবং তার রসুল আর একটি দোয়া আছে তিরমিজিতের বাড়তি এই শাহাদাতের দোয়াটি সাহি মুসলিমে রয়েছে আর অতিরিক্ত যে বাড়তি দোয়াটি রয়েছে শাহাদাত সহ এই দোয়াটি তিরমিজিতে রয়েছে আর হাদিস হাসান বা সাহি আল্লাহ আলমিনা তওয়াবিন ওজা আলনি মিনাল মোতাহিরিন আল্লাহ আমাকে তহবাকারীদের দলে সামিল করে দাও আর আমাকে পবিত্রতা অর্জনকারীদের অন্তর্ভুক্ত করে দাও নবী করিম সাল্লামের হাদিস রয়েছে যে এইভাবে উজু করলে ফতেহাত লাহু আবুয়াবুল জান্নাতে সামানিয়া জান্নাতের আটটি দরজা এইরকম উজুকারীর জন্য খুলে দেওয়া হয় ইয়াদুল মিনাইহাসা যেই দরজা দিয়ে চাইবে জান্নাতে প্রবেশ করবে তাহলে উজু করা এটি গুরুত্বপূর্ণ ইবাদত আর নবী করিম সাল্লামের সন্ন্যত মোতাবেক উজু করা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় যে আপনি এভাবে যদি উজু করেন তাহলে আপনার আটটা দরজা জান্নাতে খুলে যাচ্ছে আপনার জন্য প্রতিদিন প্রতিদিন কমপক্ষে পাঁচবার করে উজু করছেন আর এর বেশি অনেক সময় উজু হচ্ছে কতবার করে জান্নাতের দরজা আপনার জন্য খুলছে কত ভাগ্যবান আপনি আর কত হতভাগা মরদুদ বেনামাজি আর অত্যন্ত বড় হতভাগা মরদুদ ওই সব নাস্তিক বেদিহীন যাদের না অন্তর পাক অন্তরের শিরকুপুরে নাপাগি ভরা আছে অবিশ্বাসের নাপাকি ভরা আছে শয়তান বাসা বেঁধে নিয়েছে তাদের অন্তরে আর তাদের শরীর নাপাক শরীর নাপাক সব রকমের নাপাকি তাদের আছে উপরে আতর সেন্ট লাগালেও আর পাউডার লাগালো তাদের বগলের ছয় মাস খবর নেওয়ার তৌফিক হয় না এইরকম বেদিন নাস্তিক গুলো যারা তাদের ছয় ছয় মাস বছরের বগলের খবর নেওয়ার তৌফিক হয় তাদের আল্লাহ পাক এভাবে তাদেরকে দুনিয়াতে তাদের অন্তর নাপাক শিরকুফুরিতে ভরা তাদের শরীর নাপাক না উজুর তৌফিক না গোসলের তৌফিক ঠিকভাবে আর না তাদের পরিষ্কার পরিচ্ছন্নতার তৌফিক বলে আলহামদুলিল্লাহ আলম আল্লাহ পাক আমাদেরকে মমিন মুসলিম আর তৌফিক দান করেছেন আল্লাহ উজু সম্পর্কে দু তিনটি হাদিস শোনাই উসমান রাজি আল্লাহ তালান তৃতীয় খলিফা নবী করিম সাল্লাহ দুই মেয়ের পর পর এক মেয়ের আর এক মেয়ে দিয়েছেন নবী সাল্লাহ তিনি উজু করে দেখিয়েছেন যদিও উজুর সংক্ষিপ্ত বর্ণনা আছে আর দু একটা জিনিস তাতে ছেড়েও দেওয়া হয়েছে তারপরে সম্পর্কে হাদিসের আলোকে আমরা হাদিসের সাথে নিজেকে জড়াবার চেষ্টা করি যে এই বিষয়গুলি হাদিসে উল্লেখিত হয়েছে একবার অজুর পানি নিয়ে ডাকলেন দাবে ওজুইন অজুর পানিকে অজু ওয়াইয়ের ওপরে যদি ফাতা জাবার দেন তো অজুর পানি হয় আর ওয়াই জাম্মাদের উজু মানে উজুর কাজটা তিনবার করে এই হাত কবজি পর্যন্ত ধুইলেন তাহলে এই যে হাত দোয়া সন্ন্যত এই হাতের দ্বারা প্রমাণিত সারা আর তারপরে গড়গড়া করলেন কুল্লি করলেন আর নাকে পানি দিয়ে নাক পরিষ্কার করলেন স্তেন শাক মানে নাকে পানি টানা আর স্তেন সার মানে নাক ঝেড়ে ফেলা তাহলে এই হাদিস আরো প্রমাণ করলো যে নাকে পানি দিয়ে শুধু রেখে দেবেন নাকটাকে ঝেড়ে পরিষ্কার করবেন নবী করিম সাল্লা হাদিসে রয়েছে যে মানুষ যখন ঘুম থেকে উঠে বা ঘুমে যখন থাকে তখন শয়তান ওই নাকের বাঁশিতে বাস করে জিন শয়তান মানুষের রক্তের সাথে চলাফেরা করে শিরা উপসিরায় চলাফেরা করে তো নাকের বাঁশিতে বাস করতেই পারে তাই না কেমন করে বাস করে আল্লাহ পাক জানেন কিন্তু নবী করিম সাল্লাহ বলেছেন গায়েবের কথা আমাদের বিশ্বাস করতে হবে ফাইন না ইয়াবুত তো আল্লাহ খেসুমেহি এই শৈতান মানুষের এই বাঁশিতে নাকের বাঁশিতে বসবাস রাত কি বলে রাত যাপন করে এমনি তো রাত কাটাই সেই জন্য নাককে পরিষ্কার করবেন আপনি উজু তাড়াহুড়া করে ফজরে উঠে যদি তাড়াহুড়া করে উজু করেন ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন না হন গড়গড়া ভালো করে না করেন নাক পরিষ্কার না করবেন দেখবেন গাফিলিতে অলসতা থেকে যাবে তারপর নামাজ পড়তে গেলেও ঘুম ছুটে না মনে হচ্ছে কিন্তু ভালো করে আপনি নাককে ধেড়ে পরিষ্কার করলেন সন্ন্যতি থেকে উজু করলেন শয়তান পালাকে দিশা পাবে না কারণ বাঁশি বাঁশিতে তো বাস করছিল তো গেছে ওই ঝাড়াতেও পাখির সাথে গেছেও ময়লা আবর্জনার সাথে ওই ময়লা শয়তান গেছে বুঝতে পেরেছেন সেই জন্য নাক পরিষ্কার করা ভালো করে নাক ঝেড়ে ফেলাছেন না সোম্মা তারপরে তিনবার করে চেহারা ধুইলেন সোম্মা গাছাল ইয়াদাহুল ইউমনা ইলাল মিরফাক কোন পর্যন্ত ডান হাত ধুইলেন সালাসমার তিনবার করে তাহলে এতে পূর্ণাঙ্গ উজু দেখানো হয়েছে সোম্মা গাছালে তারপরে বাম হাত ধুইলেন মিসালা যায় ওই রকমই তিনবার করে সোম্মা মাসা হারাস ও তারপর মাথার মাসা করলেন মানে সংক্ষেপ করে মাথার মাসা বলে অতি কানের মাসা সামিল কারণ অন্য হাদিসে কানের মাসার কথা রয়েছে ডান পা ধুলেন টাকনা পর্যন্ত তিনবার সালাস আমার রাতে হাদিস আছে তাহলে বোঝা গেল পা গুলিও তিনবার করে ধুলেন সোম্মা গাছাল ইসরা তারপরে বাম পা ধুলেন মিসাল আলক ওই রকমই তিনবার করে সোম্মা কালা তারপরে উসমান রাজি আল্লাহ বললেন রায়তু রাসুল আল্লাহ সাল্লাহ আলী সাল্লামা তাওয়াদা নাহবা উদু ইহাজা আমি রসুল্লাহামকে দেখেছি আমার এই রকমই উজু করলেন আমি যেমন উজু করে দেখালাম সেই রকমই তিনি উজু করেছেন সুম্মা কালা রসুল্লাহ তারপরে রসুল্লাহ বলেছেন মান্তাওয়াদা নাহবা উদু ইহাজা যেই ব্যক্তি আমার এই উজুর মতো উজু করবে তাহলে বোঝা গেল যে যেমন নামাজ পড়বেন রাসুল উল্লাহ মতো তেমনই উজু করবে না রাসুল রাসুল্লাহামের উজুর মতো না হবা উজু হাজা আমার এই উজুর মতো যে উজু করল কামা তারপরে দাঁড়াইল ফারাকা রাখা তাই দুই রাখাতে নামাজ পড়লো এই হাতিস দ্বারা প্রমাণিত হয় তাহিয়াতুল উজুর কথা তাহলে উজু করার পরে যে কোনো সময় যদি দুই রাকাত নামাজ পড়ে নিতে পারে যদি ফরজ নামাজের সময় থাকে আর জামাত শুরু হয়ে গেছে আলাদা নামাজ নেই তখন ফরজটা আপনার তাহিয়াত নিয়ত করেন আমার এই তাহিয়াতুল হজু এই তাহিয়াতুল হজু এই তাহিয়াতুল মসজিদ এটা আমার ফরজ এক গুলিতে তিন শিকার দুই শিকারই শুধু না নামাল আমল হবে নিয়াত কিন্তু দেখছেন যে এখন নামাজের টাইম নাই অথবা এখন জামাত শুরু হইতে দেরি আছে তখন তাহিয়াতুল মসজিদের সাথে তাহিয়াতুল হজু নিয়ত করেন এক গুলিতে দুই শিকার এক গুলিতে তিন শিকার শিখাইলাম ঠিক না এক গুলিতে দুই শিকার হচ্ছে তাহিয়াতুল হজু তাহিয়াতুল মসজিদ দুটো একসাথে করলেন আর যদি দেখেন না এখন মসজিদে যাওয়ারও সময় নয় তো তাহিদুল মসজিদে নাই আর ফরজ নামাজের রক্ত নেই তো ফরজ নামাজও নেই তাহলে আপনি কমপক্ষে যদি উজু করার পরে দুই রাখাত নামাজ পড়ে নেন কি নিয়ত করবেন তাহিয়াতুল উজুর নিয়ত করবেন উজু সালামি এটা তাহিয়া মানে সালাম উজু সালামি তাহিয়াতুল উজুর এই নামাজ যদি পড়েন এর ফজিলত শোনেন এই দুই রাকাত নামাজ পড়া অবস্থায় মনের মধ্যে যেন কুমন্ত্রণা নামিয়ে আসে নিজের মনের সাথে কথা না বলে মানে মনকে দুনিয়া যেন ব্যস্ত না রাখে নামাজও পড়ছেন আর এদিকে হিসাব করছেন যে কার কাছে কত টাকা পাবো এই মাসে এতগুলি কাস্টমারের কাজ করে দিয়েছি টাকাগুলো বাকি পড়ে আছে আমাদের যেসব ভাইরা মাদ্রাসা আর যা ছাত্রদের কেনেন সব যদি রান্না করেন যার কাছে একশো রিয়াল ওর কাছে পাঁচশো রিয়াল ওর কাছে দুইশো রিয়াল তাহলে কাজ হবে না হ্যাঁ আর যারা ওই যে ট্যাক্সি চালাচ্ছেন এখানে তারা যদি এরকম চিন্তা করেন যে ভাই নামাজ পড়বো তারপরে বের হবো কাস্টমার পাবো কি পাবো না আর তারপরে পেলে দূরের পাবো না কাছের পাবো এই হবে না কাজ আল্লাহর সাথে কথা বলতে লেগেছেন একেবারে দুনিয়া থেকে মুক্ত হওয়ার চেষ্টা করেন আপনার কাজ হচ্ছে চেষ্টা করা আর তৌফিক আল্লাহর পক্ষ থেকে নামাজে শয়তান বারবার ডিস্টার্ব করবে এতে কোন সন্দেহ সবার করে সাহাবারা বলতেন যে আমাদেরকে এই শয়তান এভাবে ডিস্টার্ব করে কিন্তু কথা হচ্ছে যে মুক্ত হওয়ার চেষ্টা করতে হবে আল্লাহমুখী হন শয়তান উল্টো দিকে ফেরাবার চেষ্টা করছে আপনি আল্লাহমুখী হন দুনিয়া থেকে মুক্ত এখনই আমার মত আসতে পারে আমি দুনিয়া নিয়ে করবোটা কি রাখেন দুনিয়াকে সাইডে তাহলে শয়তান যখন নিরাশ হয়ে যাবে দু চারবার চেষ্টা করবে কিন্তু আপনার প্রচেষ্টা দেখে মেহনত দেখে নামাজে মেহনত আর খুশু আর এখলাস দেখে শয়তান যখন নিরাশ হয়ে যাবে একে পারা যাবে না তখন সরে যাবে যাই যেখানে কাজ চলবে সেখানে কি মেহনত করি বুঝছেন না আমরাও যে মেহনত করি যেখানে ফসল হয় সেখানে মেহনত করি তাই না তো ওই রকমই শয়তানও লেগে আছে নিজের কাজে দেখবে যে না এই ভালো মানুষকে পারবো না এর নামাজকে খারাপ করতে পারবো না আপনাকে ছেড়ে দেবে দু চার দিন পরে কিছু ছেড়ে দেবে দেখবেন মুক্ত আপনি মনে করছেন আমি অভ্যস্ত হয়ে গেছি খুশুতে কিন্তু শয়তান নিরাশ হয়ে গেছে আপনার থেকে নবী করিম সাল বলছেন যে নামাজ যে পড়বেন তাহিয়াতুল রজু তাতে আপনি দুনিয়ার কথাবার্তা চিন্তা করবেন না গোফের আল্লাহ মা তাকাদ্দামা মিনজামবেহি তাহলে অতীতের গোনা খাতা তার মাফ করে দেওয়া হবে তিনি বলছেন যে আমি রসুল্লাহ সাল্লামকে একদিন গিয়ে পেলাম যে তিনি দাঁড়িয়ে ইহাদ্দেসুন্নাস মানুষের সামনে কথা বলছেন তো নবী সাল্লাম দাঁড়িয়ে বক্তব্য করতেন খুদবা দিতেন মাঝে মাঝে বসেও দিতেন মিন কৌলিহি আর যখন গিয়ে পৌঁছিলাম তখন নবী সাল্লাম এই বিষয়টি আলোচনা করছিলেন কি মামিন মুসলিম যে কোনো মুসলিম যদি উজু করে ফাইসেন উজু আহওয়ার উজু সুন্দর করে করে তাহলে বোঝা গেল সুন্দর উজু করার চেষ্টা করতে হবে আচ্ছা আপনি বলুন তো দেখি যদি মজাবে থাকে চার ভাগের এক ভাগ দৈলেইনেন আছে তো এটা বেশি সুন্দর না পুরোটা বেশি সুন্দর ঠিক না তাহলে সুন্দর উজু করবেন আপনি নবী করিম যেমন উজু করেছেন তেমন উজু করবেন আপনি তারপর দাঁড়ালো দুই রাকাত নামাজ আদে করলো মুখ বেলুন আলাইহিমা বিকাল বেহি বা এই দুই নামাজ আদায় করার সময় সে এই দুই নামাজের উপর যেন ঝাঁপিয়ে পড়েছে নিজের হৃদয় সহ আর নিজের মুখমন্ডল সহ চেহারা সহ দেখছেন মুখকে ফিরিয়ে নিয়েছে আর কলমকে ফিরিয়ে নিয়েছে কোন দিকে নামাজের দিকে দুনিয়া থেকে মুক্ত একবারে এইভাবে নামাজ যদি আদায় করে ইল্লা ওয়াজাবাত লাহুল জান্না তার জন্য জান্নাত অবধারিত হয়ে যাবে ফরজ হয়ে যাবে আল্লাহ পাক নিজের উপর ফরজ করে নেবেন এই লোককে জান্নাত দেব মেহনত কত কম উজু করলেন মাত্র দুই রেখাত নামাজ পড়লেন কিন্তু খসুর সাথে একগ্র চিত্তে আন্তরিকতার সাথে কলমকে হৃদয়কে আল্লাহর দিকে ফিরিয়ে দিয়ে নামাজের ওপর ধাবিত হয়ে অঝি আর মুখমন্ডলকে আল্লাহর দিকে ফিরিয়ে দিয়ে আর তারপরে বলছেন যে আর একটি কথা শুনলাম ওমার রাজি আল্লাহ তালান ওখানে ছিলেন ওমার রাজি আল্লাহ তালান বললেন যে তুমি এতটা শুনলে তুমি এই হাদিসটা শুনলে বা এই বক্তব্যটা শুনলে ফজিল এর আগে যেটা বললেন এটা এর চাইতো খুব ভালো কথা ছিল তুমি তো শুনতে পাওনি সেটা তোমার ছুটে গেছে ফায়েজা ওমার তিনি ছিলেন ওমার রাজি আল্লাহ বলছে আমি দেখলাম যে বলছে এর আগে যে কথাটা হইলো ওইটা আরো এর চাইতে ভালো কথা ছিল খুব ফজিলতের কথা ছিল তোমার ছুটে গেছে ওমর রাজিয়াল্লাহ তালানো বললেন যে সেটা ছিল এই বিষয়ে মামিন কুমিন আহাদিন ইয়াতাওয়াদ্দাহ তোমাদের যে কেউ যদি উজু করে মানে ওজুটা পুরোপুরি করলো ইসবাগ হচ্ছে পূর্ণ মাত্রায় উজু করা এসবাগের একটা দিক হচ্ছে যে ওজুর অঙ্গগুলি তিনবার করে ধৌত করা এটা যদি বলা হয় তাহলে এটা হচ্ছে সুন্নত মুস্তাহাব ইসবাগের ফরজ হচ্ছে যে উজুর অঙ্গে কোন সামান্যতম ঘাটতি না থাকা তাহলে কোন সহ টাকনা সহ হ্যাঁ মুখমন্ডলে একেবারে কানের এই পর্যন্ত এই জায়গাগুলিতে শুকনো রাখেন না পূর্ণ মাত্রায় উজু করা বিসমিল্লা সহ উজু করা এগুলো হচ্ছে ইসবাগ পূর্ণ মাত্রায় উজু করা তারপর যদি বলে আসাদ আল্লাহ ইহাসা এটাও সহি মুসলিমের হাদিস হাদিস নম্বর তিনশো তাহলে উজুতে উজুর পরে যদি কালেমা শাহাদ পড়েন এর ফজিলত পেলেন জান্নাতের আটটি দরজা খুলবে আর উজু হ্যাঁ করার পরে দুই রেখার যদি তাহিয়াতুল উজু পড়েন তাহলে একটি হাদিস যে জানলেন যে গফির আলহমা তাকাদমিন অতীতের গোনা মাফ হয়ে যাবে আর এই হাদিস আছে কি অজাবাত জান্নাত জান্নাত তার জন্য অবধারিত হয়ে যাবে আল্লাহ জান্নাত দেবেন নফল সুন্নত দ্বারা জান্নাত দেবেন তাহিয়াতুল মসজিদ বা তাহিয়াতুল উজু নফল নামাজ সুন্নত নামাজ জান্নাত দেবেন কখন যখন ফরজটা ঠিক থাকবে তাই না ফরজটা ঠিক থাকবে তখন আপনি জান্নাত পাবেন আর ফরজে ঘাটতে ফজর নামাজ পড়েন না আর মাঝে মধ্যে তাহিয়াতুল উজু পড়ে নেন জান্নাত পাওয়া যাবে নাকি না ওদের জন্য জান্নাত নাই আর একটি হাদিস শোনাই সময় শেষ হতে যাচ্ছে আবুহ রাজি আল্লাহ তালানো থেকে বর্ণিত রাসুল উল্লাহ সাল্লাম বলছেন এজা তাওয়াল আব্দুল মুসলিম আবিল মমিন মুসলিম বলেছেন অথবা মমিন বলেছেন মুসলিম বান্দা বা মমিন বান্দা যখন উজু করে ফাগাসালা আর তারপরে নিজের মুখমণ্ডল চেহারা যখন ধৌত করে খারাজা নাজারা মাল মা কাতারিল মা যখন মুখমণ্ডল চেহারা ধৌত করে তখন তার চেহারা থেকে প্রত্যেকটি গুনহা ধুয়ে পড়ে যায় খারাজা বেরিয়ে পড়ে নাজারা এলেইহা যেই গোনাগুলি তার নজর দ্বারা চোখ দ্বারা হয়েছে কুলি করলে তার দ্বারা হইতে পারে হ্যাঁ মুখের দ্বারা অনেক গোনা হচ্ছে হ্যাঁ এখানে চোখের কথা বলা হয়েছে মাল মায় পানির সাথে সাথে গোনাগুলি পড়ে যায় বেরিয়ে মা আখের কাতারিল মা অথবা বর্ণনাকারী সন্দেহ যে শেষ যে ফোটাগুলি পড়ে হ্যাঁ মুখমন্ডল থেকে যে বহে পড়লো তার সাথে সাথে গোনাগুলি পড়ে যায় ফাইজা যখন দুই হাত ধৌত করে খারাজা মিন তখন দুই হাত থেকে গোনাগুলি ঝরে পড়ে যায় কান কুল্লা খাতিয়াতিন প্রত্যেকটি গুনহা কানা তার হাত যে করেছে হাত দ্বারা কত গুণা হচ্ছে একটা হাত দ্বারা যদি ইশারাও করেন কিছু করলেন না চোখ দ্বারা ইশারা করে মানুষ খুন করে দিচ্ছে মানুষ করে না চোখের ইশারা খুন মানে সেটে লেগে সুহান চোখের ইশারাতে বড় বড় কাবিরা গোনা করছে মানুষ হাতের ইশারাতে কাবিরা গোনা করছে হাতের ইশারাতে জেনার জন্য অ্যাপয়েন্টমেন্ট করছে জানেন না হ্যাঁ। তসবির ইশারাতে তসবি তো ইশারা আছে একসাথে সুতরাং এই তসবি নেকির কাজের জন্য থাকেনি শুধু এই বিদাতি তসবি শুধু সবের কাজে থাকেনি তসবির একটা হ্যাঁ ইশারা আছে এই জেনাবা বিচারের অ্যাপয়েন্টমেন্টের যখন দুই পা ধৌত করে খারাজাত করলো খাতিয়াতিন মাসাত হারিজলাহু মাল মাই ও মা আখির কাতারিল মা পা ধুলে পায়ের দ্বারা যেসব গুণা হয়েছে সবগুলি গুণা ধুয়ে পড়ে যায় পানির সাথে সাথে আর না হলে পানির শেষ ফোটার সাথে নবী করিম সাল্লা বলেছেন কুল্ল খাতিয়া সমস্ত গুণা যে গুণা গিয়ে পা হেঁটে গেছে পা হেঁটে গেছে আজকাল ফিল্মের যুগে অধিকাংশ লোকই বলতে পারবে না যে আমার পা গোনার কাজে হেঁটে যায়নি আরে খুন করতে যদি না হেঁটে যায় মদ খেতে না হেঁটে যায় হ্যাঁ জেনা করতে না হেঁটে যায় তো ফিল্ম দেখতে হেঁটে গেছে হ্যাঁ ঠিক না গান শুনতে হেঁটে গেছে আর রাজনৈতিক ক্ষেত্রে মিটিং করতে কি কত পাপের মিটিং করেছে কত যে গুনার মিটিং করেছে হেঁটে গেছে মিটিং করতে নেকির কাজে হাঁটা তো অভিনয় নেই কিন্তু গুনার কাজের জন্য হেঁটে গেছে নবী করিম সাল বলছেন হাত্তা এমনকি ওই ব্যক্তি এই উজুর মাধ্যমে গুনহা থেকে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যায় নাকিয়ান পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যায় মুসলিমের হাদিস হাদিস নম্বর তিনশো ষাট তাহলে উজু এমন একটা গুরুত্বপূর্ণ ইবাদত যার মাধ্যমে গোনা খাতা মাফ হয় উজুর মাধ্যমে গোনা খাতা মাফ হয় আর আর একটা জানলেন উজুর পরে যদি দুই রাখাত নামাজ পড়তে পারেন তো গোনা খাতাও মাফ হয় আর জান্নাতও পাওয়া যায় হ্যাঁ হুজুর শেষ যদি কালমায় শাহাদাত বলেন আল্লাহ আলমিনা তহবিন ওজা আলমিনার মতো তাহিদিন বলেন তাহলে জান্নাতের আটটি দরজা খুলে যায় আল্লাহ ফাকরবুল আলমিন জনবী করিম সাল্লাম তরিকা তৌফিক দান করেন সন্নত মোতাবেক আমাদেরকে পবিত্রতা অর্জনের তৌফিক দান করেন সুবহান রব্বিকা রব্বিল ইজ্জাতাম্মা ইয়াসিফুন ওয়া সালামু আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন হ্যাঁ, হ্যাঁ। দাড়ির বিষয়টি থেকেছে দাড়ি যদি ঘন হয় দাড়ি যদি ঘন হয় তাহলে খেলাল করে নেওয়া যথেষ্ট খেলাল বা খালাল যাই বলেন খেলাল করে নেওয়া যথেষ্ট ঘন হইলে হ্যাঁ আর প্রত্যেকটি শেকড়ে একবার জড়ে পানি পৌঁছে দেবেন না খেলাল যথেষ্ট আর যদি দাড়ি পাতলা হয় যেখানে পানি পৌঁছানো সহজ তাহলে পানি পৌঁছাবে আর ভালো করে ধুয়ে নেবে বাস আর যদি ওজু সম্পর্কিত কিছু থাকে তো আগে ওগুলো প্রশ্ন বিষয় ভিত্তিক যে বিষয় আলোচনা হয়েছে সেই বিষয়ের উপরে কোন প্রশ্ন থাকে তো সেটা প্রাধান্য পাবে সেই প্রশ্ন আগে তারপরে অন্য প্রশ্ন এই ক্ষেত্রে ভাই জিজ্ঞেস করছেন যে যদি পেটের অসুখ থাকে বায়ু সরা বেশি থাকে আর অজু করতে গিয়ে যদি বারবার বায়ু সরে এই ক্ষেত্রে যতক্ষণ নিশ্চিত না হবে শুধু সন্দেহের ভিত্তিতে উজু ভঙ্গ মনে করবে না নবী করিম সাল বলেছেন লায়ন শরীফ অতক্ষণ ফিরবে না যতক্ষণ আওয়াজ না পাবে অথবা গন্ধ না পাবে তাহলে তার মানে এই নয় যে আওয়াজ পেতে মানুষ আওয়াজ না হইতে পারবে মানে নিশ্চিত যতক্ষণ না হবে এটা বলা উদ্দেশ্য নিশ্চিত আমার উজু ভঙ্গ হয়ে গেছে তাহলে ফিরে যাবে আর সন্দেহের ভিত্তিতে অনেক সময় শয়তান ডিস্টার্ব করে শয়তান খেলা করে আদম সন্তানকে নিয়ে মমিনকে নিয়ে তার তাহারাতে অশ্বাসা দিতে থাকে যে তোর উজু হয়তো হয়নি তোর উজু ভঙ্গ হয়ে গেছে তোর হাওয়া খারিজ হয়ে গেছে এই সব শয়তান করতে থাকে এই জন্য সন্দেহর পরোয়া করবে না বরং উজু করে নিয়েছে যথেষ্ট কিন্তু যখন ইয়াকিন হয়ে যাবে না উজু করার পরে হাওয়া খারিজ হয়ে গেছে তাহলে উজু হবে না নবী করিম হাদিস সেই মুসলিম আছে বারুল্লাহ সালাত আহাদ তোমাদের কারো নামাজ হবে না এজা আহাদাসা যখন বেউজু হয়ে যায় হাত্তা ইয়াতাওয়াদ্দা যতক্ষণ পর্যন্ত উজু না করে নেবে এটা সহি মুসলিমের হাদিস আর তিরমিজির প্রথম হাদিস লাতুকবাল সলাতুন বেগাইর তহুরিন বিনা পবিত্রতা অর্জনে নামাজ কবুল হয় না তা নামাজ হবে না এই নয় যে আমার হাওয়া খারিজ হয় সেই জন্য বারবার আর কি অজু করবো এখেই নিশ্চিত জানতে পারছেন তারপরে ওই চলে আসলেন আর ওতে না তবে সন্দেহ পর করবেন না সন্দেহ হচ্ছে না এই ওয়াসওয়াসা কিন্তু যখন একই হয়ে যাবে না ফিরে যান আবার রুজু করেন আবার রুজু করেন আর যথাসাধ্য পাঁচ থেকে দশ মিনিট নামাজ পড়বেন একটু সতর্ক থাকার চেষ্টা করেন যাদের বিশেষ করে এরকম মারাত্মক রোগ আছে অনেক সময় চেপে রাখতে হয় একটু কষ্ট করে চেপে থাকলেন উজুর আগে আর একটা তদবির উজুর আগে আপনি পেশাব পায়খানা করেন তাহলে অন্তত ওই সময় আর বাইশ করবে না পেশাব পায়খানা চাপ থাকলে তো হতেই পারে এমনিতে গ্যাসের রুগী আর তারপরে আপনার আর যদি আপনি পায়খানা ক্লিয়ার না করেন তাহলে এটা হতে পারে এই জন্য ওটা ক্লিয়ার করে নিয়ে যদি উজু করেন মানে কাজায় হাজাত করে পায়খানা করে তার তাহলে সবচেয়ে ভালো আছে না আঙ্গুল প্রবেশ কোথাও নেই এসব আমাদের দেশীয় কথা নাক ঝাড়ার ক্ষেত্রে নাকে পানি দেবেন আর নাক ঝেড়ে ফেলবেন নাকে পানি দিয়ে টান দেবেন আর ঝেড়ে ফেলবেন আর নাকে যে আঙ্গুল ঢুকিয়ে অনেকে এই এই করে হ্যাঁ, এসব কাজ করতে হবে মহিলাদের মাথার মাসা মহিলাদের মাথার মাসা ওই রকমই পুরুষের যেমন কোন পার্থক্য নেই তবে বাইরে অপর পুরুষের সামনে উজু করবে না এখন দেবর আছে দুলা ভাই আছে আর ওদের সামনে মাথার মাথা করবে না পর্দার মধ্যে উজু করবে পর্দার মধ্যে উজু করবে উজু যেমন নামাজে মহিলা পুরুষের কোনো পার্থক্য নেই তেমন উজুতেও মহিলা পুরুষের কোনো পার্থক্য নেই হ্যাঁ, হ্যাঁ। তো চুলের তো মাসা করতে বলা মাসা শেষ হচ্ছে যে যেখানে সাধারণত চুল শেষ হয় চুলের চুলের শেকড় শেষ হয় ওইখান পর্যন্ত সামনের দিক থেকে শুরু করে নিয়ে যাবে ঘাট পর্যন্ত আর ফিরিয়ে নিয়ে বাস এতটাই হ্যাঁ পেশাব অথবা পায়খানার রাস্তাতে আমাদের ভাইরা ইন্টারনেটে প্রশ্ন করেছেন যে যদি কৃমি বের হয় তো উজু নষ্ট হবে কি হবে না উজু নষ্ট হয়ে যাবে পেশাবের রাস্তা দিয়ে অথবা পায়খানা রাস্তা দিয়ে যদি কোনো কিছু বেরোয় পেশাব পায়খানা ছাড়া হ্যাঁ কীট পতঙ্গ বেরোলো কৃমি বেরোলো রক্ত বেরোলো হ্যাঁ যা কিছু বেরোয় হ্যাঁ অজু নষ্ট হয়ে যাবে অজু নষ্ট হয়ে যাবে কেউ যদি থেকে উঠে হাত না ধুয়ে দিয়ে খাওয়ায় তাহলে কি হবে বা হাত না হাত কোনো কিছুতে ডুবাবার আগে ধুইতে বলা হয়েছে কারণ হাতটা তার কারণ বলা হয়েছে যে আইনা কারণ জানো না যে তোমার হাতটা রাত্রে কোথায় গেছে হতে পারে পেশা পায়খানা রাস্তায় গেছে এটা একটা ব্যাখ্যা আরো ভাষ্যকারগণ বলেছেন মহাদিসেন রাম যে মানুষ যখন ঘুমিয়ে যায় তখন এই হাত নিয়ে শয়তান খেলা করে শয়তান যে হাতটা নাড়াচাড়া করেছে সেই হাতটা পানিতে ডুবাই না পানিতে ডুবিয়ে যদি উজু করতে হয় অথবা পানিতে খাদ্য বস্তুতে ডুবিয়ে উঠাইতে হয় তাহলে ওটাকে ধুয়ে নেন আর চামচ দিয়ে উঠাবেন তাহলে তো অসুবিধা নেই জি তাহলে অসুবিধা নেই আচ্ছা, আচ্ছা, আচ্ছা, মোজার উপর মাসা ইনশাল্লাহ তাহলে আলোচনা করবো তাহারাতের আরো উজু উজু ভঙ্গের কারণ উজু কখন ফরোজ উজু কখন মুস্তাহাব অনেকগুলি বিষয় রয়েছে যেগুলি বাকি আছে ইনশাআল্লাহ তালা আলোচনা করব মোজার মাসা পায়ের মোজা তাই না মোজার মাসা ডান হাত দিয়ে ওপর ভাগের ওপর করবেন এইরকম পায়ের উপর আর বাম হাত দিয়ে বাম পায়ের উপরে করবেন বাস ওপর ভাগে নিচে দিকে না আপনি যখন খুলতেই চাইছেন তাহলে আগেই খুলে একটু ধুয়ে নেন এটা সবচেয়ে ভালো বুঝা গেছে মাসা করলেন মাসা করার পরে তখনই খুলে দিয়ে আবার নামাজ পড়িনি খেলাধুলা কেন তারপরেও এই খেলাধুলা করতে বলবো না নিষেধ করব। তারপরে কেউ যদি কোনো কারণবশত উজু করলো মাসা করলো মাসা করার পর কোনো কারণবশত খুলে দিল তখনই অথবা কিছুক্ষণ পরে খুলে দিয়েছে এখন কি উজুটা নষ্ট হয়েছে একদল ফোকাহারা বলছে যে হ্যাঁ যার উপর মাসা করা হয়েছে সেটা খুলে দিলে উজুটা নষ্ট হয়েছে এটাও তাদের কাছে উজু ভঙ্গের কারণ কিন্তু এর কোনো দলিল নেই দলিল শুধু যুক্তি যে যেটা মাসা করলো ওটা তো খুলে দিল খুলে দিলে তো আবার উজু কি করে থাকলো এটা যুক্তি কিন্তু একটি হাদিস এর প্রমাণে নেই সেই জন্য যদি প্রথম কথা মোজা পরার জন্য আর মোজার মাসা করার জন্য প্রথম শর্ত হচ্ছে যে উজু করে পড়তে হবে তাই না তো উজু তো করা আছে তার আগে থেকে তারপরে উজু ভঙ্গ হয়েছে এখন উজু করলো মোজার মাসা করলো মোজার মাসা করার পরে কিছুক্ষণ পরে উজু আছে উজু আছে আর মোজাটা খুলে ফেলেছে তারপরে নামাজ পড়তে দাঁড়াচ্ছে তাহলে কি উজু ভঙ্গ হয়ে যাবে না উজু ভঙ্গ হবে না এর কোন দলিল নেই তবে মাসালা ইখতলাফ রয়েছে রক্ত এই জন্য বলেছি পেশা পায়খানা রাস্তা দিয়ে শুধু বেরোয় আর শরীরের যে কোনো জায়গা থেকে রক্ত বেরোলে উজু ভঙ্গ হয় না উজু ভঙ্গ হয় না এটাই ঠিক তবে সতর্কতামূলক কেউ যদি উজু করে নেই নাক থেকে রক্ত বেরোলো অথবা কোনো ঘা থেকে বেশি বেরিয়ে গেল উজু করে নেই তো ভালো এটা কিন্তু এইরকম কিছু নাই যে উজু ভঙ্গের কারণ এটা বিশেষ কোনো মজহাবের ফতুয়া দুর্বল জয়ীফ কথার উপর মাহাদিসের উপর ভিত্তি করেছে হ্যাঁ। করে দেওয়া অঙ্গের ক্ষেত্রে আর মাসার ক্ষেত্রে এক শ্রেণীর যুগে যুগে জাল হাদিস গড়েছে জাল কথা গড়েছে প্রত্যেক অঙ্গের দোয়া যেমন কাবাঘরের তফে আর সাফা মারার সাইতে চটি বইগুলোতে দেখেছেন সাত চক্করের সাত দোয়া তেমন প্রত্যেকটা অঙ্গ ধোয়ার এক একটি দোয়া আবিষ্কার করেছে এমাম হাফিজ বিন হাজার রহমতুল্লাহ আলী বলেছেন এইগুলি সবগুলি বিদাত একটিও প্রমাণিত শুরুতে বিসমিল্লা বলা ছাড়া আর শেষখানে এই শাহাদাত আর আল্লাহ তাহিদিন আর একটি তসমি সম্মিলিত দোয়া হ্যাঁ ওই এই ছাড়া আর এর বেশি কিছু নেই জি সব মিথ্যা কথা জি সব মিথ্যা কথা বিভিন্ন মসজিদে অনেক জায়গায় টিভি তো দোষ নেই আমাদের দেশের মানুষের এই বিষয়টা বুঝে না কেন টিভিতে তো কোন হারাম না যায় কিছু নেই টিভি হচ্ছে অস্ত্রের মতো চাকুর মতো কেউ যদি আমাকে ফটো জিজ্ঞাসা করে আমরা বা ওনাকে জিজ্ঞেস করছি যারা জিজ্ঞেস করছে আপনাদেরকে জিজ্ঞাসা করছি মসজিদে চাকু রাখা যাবে না যাবে না ওই যে চাকু দিয়ে কেউ যদি খুন করে দেয় হ্যাঁ মসজিদে চাকু রাখা যাবে না যাবে না যাবে না হ্যাঁ তো টিভিটা ঠিক চাকুর মতো চাকু দিয়ে পেঁয়াজ রসুনও কাটতে পারেন আর মসজিদে মেহমান আসবে ওদেরকে যারা আসবে তাদেরকে একটু কিছু ফলমূল কেটে কুটে খাওয়াবো সেই জন্য রাখতে পারেন রাখা যাবে না যাবে না রাখা যেতে পারে ঠিকই তেমনি মসজিদে টিভি যদি থাকে আর তাতে ইসলাম শিখাবো দোয়া শিখাবো সেই জন্য থাকে তো সবের কাজ টিভি তো আর হারাম নাই টিভিতে মহিলা আসছে বলে হারাম টিভিতে গান আসছে নাচ আসছে সেই জন্য হারাম ডান্স সেই জন্য হারাম বোঝা গেছে টিভিতে পুরুষরা রান খুলে আসছে সেই জন্য হারাম এগুলো না থাকলে টিভিতে কোনো দোষ নেই যেমন ডাকাতের বাড়ি চোরের বাড়ির চাকু সেটা দিয়ে পাপ হচ্ছে মানুষ খুন করা হচ্ছে চুরি ডাকাতি করছে সেই জন্য হারাম তার জন্য চাকুটা হারাম কিন্তু ওই চাকুতে ওর বাড়ির পেঁয়াজ রসুন কাটা তো হারাম বুঝেছেন হ্যাঁ তো টিভি এই এক শ্রেণীর মূর্খ মোল্লার আমাদের দেশে আছে টিভি হারাম দেখেন শেখেরা টিভিতে বক্তব্য করছে টিভি হারাম শেখেরা দেখেন সিটি কেন করছে তাহলে টিভিতে বক্তব্য করছে কোথায় টিভি হারাম ইসলামে আছে টিভি হচ্ছে অস্ত্রের মতো যন্ত্রের মতো যন্ত্রকে ভালো কাজে লাগালে ভালো আর কোনার কাজে লাগালে কোনা ওই রকমই বুঝেছেন টিভির বিষয়টি আসলে তো ফিন আসলে টিভি টিভি হিসাবে হারাম নাই টিভির প্রয়োগ হিসাবে হালাল নাই হারাম প্রয়োগ যদি ভালো থাকে তো নেকি শুধু হালালের নাই নেকি স্বভাব ইসলামের দাওয়া ইসলাম প্রচারের কাজে যদি ব্যবহার করেন আর যদি গোনার কাজে ব্যবহার হয় তাহলে হারাম জি এখন আপনাদেরকে বলি প্রত্যেকের মোবাইল পকেটে দুটো করে মোবাইল আছে আর দামি দামি মোবাইল মোবাইল হালাল না হারাম হ্যাঁ মোবাইলে যদি মিউজিক থাকে সেক্স ছবি থাকে মহিলার ছবি থাকে প্রেমিকার ছবি দেখেছেন আর মাঝে মাঝে দেখছেন যত ঘুম না আসতে দেখছেন তাহলে আপনার মোবাইল হারাম হইল না হইল না চিন্তা করে কিন্তু মোবাইল দিয়ে যদি ফজরে উঠেন অ্যালার্ম লাগিয়ে রাখেন হ্যাঁ মোবাইল দিয়ে ডিউটি টাইমটাতে অ্যালার্ম লাগিয়ে রাখলেন উঠলেন হ্যাঁ মোবাইলে আজান লাগিয়ে মোবাইলে কোরআন দেখেছেন মাঝে মাঝে কোরআন দেখতে লাউটাচু করলেন মোবাইলে কিছু ইসলামী বক্তব্য আপনি রেখেছেন তা শুনলেন তা নেকি না নেকি নাই তাহলে মোবাইলে নেকিও হইতে পারে বা গুণা হইতে পারে ঠিক তেমনই টিভি এক ভাই বাবা ইন্তেকাল করেছেন দোয়া চেয়েছেন। এক ভাইয়ের আব্বা ইন্তেকাল করেছেন বাইরে থেকে বলেছেন আমাদের মুজাহিদের আহ, আহ, এই যে সামনে আছেন মুজাহিদ ভাই ওর আব্বা ইন্তেকাল করেছেন মাসালে একশো বছর বয়স তো আল্লাহ ফকরবুল আলম তাদের রুহের মাগফিরাত করেন গুনাহ খাতা মাফ করেন তাদের উপর রহম করেন আল্লাহ মাগফিরুল্লাহম ওরহামহুম ওয়াফিহিম ওয়াফানুহম আকরিম নজরুল ওয়াসিম মুদখালাহুম واغسلهم بالماء والثلج والبرد ونقهم من الخطايا كما ينقى الثوب الابيض من الدنس وابدلهم دارا خيرا من دارهم واهلا خيرا من اهلهم وزوجا خيرا من زوجهم وادخلهم الجنه وقهم عذاب القبر وعذاب النار আর একটি শোক সংবাদ আমাদের শেখ মুখলিসুর রহমানের আহ, ভগ্নিপতি বোনের স্বামী যে বোন জামাই ইন্তেকাল করেছেন আজকে সকালে আল্লাহ পাক যেন তার গোনা খাতা মাফ করে তাকে জান্নাতবাসী করে আল্লাহ পাক তাদেরকে যেন ধৈর্য ধারণে তৌফিক দান করেন আল্লাহ পাক রব্বুল আলমিন তাদের জন্য উত্তম ব্যবস্থা যেন দান করেন উত্তম বিকল্প যেন আল্লাহ পাক রব্বুল আলমিন দান করেন কোনো হ্যাঁ। যদি আজান শোনে কোন মসজিদের তাহলে মসজিদে যাওয়া ফরজ অন্ধ লোককে নবিসাল সাল বলছেন হালতাসমাবি সালাত নামাজের আজান শুনতে পাওয়া বলছে শুনতে পাই নবী কি বললেন ফাহাজিব তাহলে যেতে হবে তো বোঝা গেল যে চোখওয়ালা মানুষকে অবশ্যই যেতে হবে যদি আজান শুনে তো অবশ্যই যাওয়া লাগবে আজান বিনা মাইকে হইলেও এক কিলোমিটার দূর থেকে শোনা যাবে তাহলে এক কিলোমিটার দূরেও যদি মসজিদ থাকে তো যাওয়া উচিত দশ মিনিট লাগবে যাওয়া উচিত হ্যাঁ বিশ মিনিট আধা ঘন্টা লাগবে তখন বলবো যে না যাওয়া জরুরি না তখন রক্তিয়া নামাজ আপনি ঘরে পড়তে পারেন এইরকম মসজিদের আজান শুনছে আর ঘরে যদি নামাজ পড়ে একদল বলছেন নামাজ হবেই না আর দল বলছেন যে নামাজ হবে কিন্তু কাবিরা গোনা করল গুমরা আবদুল্লাহ মাসুদ বলছেন গুমরা পথভ্রষ্ট ফাঁকা দলাল তুম যারা বাড়িতে নামাজ পড়ে লাউসাল্লাই তুম ফি বইউ তেকুম দলাল তুম তোমরা যদি নিজের বাড়িতে নামাজ পড়ো পুরুষরা মহিলাদের মতো তাহলে তোমরা গুমরা পথভ্রষ্ট হয়ে যাবে শয়তান তোমাদেরকে স্বীকার করে নেবে পানি থাকা সত্ত্বে ঢেলা কুলুক ব্যবহার করা সন্ন্যত নয় একটা হাদিস তারা পেশ করে কোবাবাসী সম্পর্কে হাদিস সহি নয় জয়ীফ হ্যাঁ বরং কোবাবাসীরা পানি ব্যবহার করতো এটা সহি সনদ দ্বারা প্রমাণিত আর পানির আগে তারা ঢেলা বা পাথর ব্যবহার করত এটা ঠিক নয় এই জন্য তাদের এই কথা ঠিক নয় আর এই টিস্যু ব্যবহার করা বা আপনার কি বলছে ঢেলা ব্যবহার করা তারপরে পানি ব্যবহার করা এইগুলি বাড়াবাড়ি এক ধরনের কোন প্রয়োজন নেই নবীলাম সাহাবাই কারণ এটা করতেন না পানির অভাব থাকলে তারা পাথর ব্যবহার করতেন আর যদি পানির অভাব না থাকলে শুধু পানি দিয়েও ইস্তেঞ্জা করেছেন তারা প্রমাণিত আলোচনা এগুলো করা যেতে পারে পরে রাখেন যে মসজিদে রেখেছে তার মানে মসজিদের নিয়তে রেখেছে আপনার জন্য না আপনার লাগে অভাব থাকে আলহামদুলিল্লাহ নিজে কোরআন কিনবেন ভাগ্যবান আমি কোরআন কিনে আমি আমার কোরআন পড়বো আমি সব পাবো নিজে পয়সা দিয়ে কোরআন কেন জি মসজিদে কোরআন কেন নিয়ে কুকুর কুকুর যদি ট্রেন কুকুর হয় প্রশিক্ষণ প্রাপ্ত কুকুর তো জায়েজ আছে কিন্তু এমনি কুকুর রাখা জায়েজ নয় যে কুকুর মানুষকে কষ্ট দিতে পারে হ্যাঁ বুঝছেন শিকারী কুকুর রাখা যায় যাচ্ছে ঘাটি ওই কবরে যেতে হবে থাকবে না কেউ সাথী ওই কবরে যেতে হবে থাকবে না কেউ সাথী যেতে হবে থাকবে না কেউ সাথী ওই কবরে যেতে হবে থাকবে না কেউ সাথী থাক